অবস্থা উল্লেখ করার পর তারপর মুনাফিক এবং কাফিরদের বিভিন্ন দাবির অসারতা দলিলের আলোকে তিনি তুলে ধরেছেন সব দালিলিক আলোচনা দীর্ঘ সাতাশ আয়াত পর্যন্ত করার পর আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বলছেন যে সমস্ত মানুষ দলিলের সামনে নত হতে চায় না কিছু মানুষের অভ্যাস হলো তার সামনে যতই দলিল পেশ করা হোক যতই প্রমাণ পেশ করা হোক সে তার বাতিল মতবাদ বাতিল মতাদর্শের উপর গো ধরে বসে থাকে সে দলিলের সামনে নিজেকে কোনোদিনও সমর্পণ করতে রাজি না এমনকি তার সামনে যদি সরাসরি কালামুল্লাহ আল্লাহ তালার কালাম থেকে সরাসরি আয়াত তুলে ধরা হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিশুদ্ধ সই হাদিস তুলে ধরা হয় তারপরও সে এর সামনে নিজেকে নত করতে রাজি হয় না বরং সে মনে করে আমার বুঝটাই হলো চূড়ান্ত কথা আমার বুঝে সঠিক কোরআন ভুল হতে পারে কিন্তু আমার বুঝের মধ্যে ভুল হতে পারে না তো এরকম মানুষও পৃথিবীর মধ্যে আছে এবং সব যুগেই থাকে বিশেষ করে হাদিস যদি আমরা সামনে রাখি তাহলে দেখা যায় যে জামানা এবং সময়ের একটা গুরুত্ব আছে উদাহরণস্বরূপ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জামানার কাছাকাছি যারা ছিলেন তাদের ইমানের অবস্থা তাদের আমলের অবস্থা তাদের ফিকিরের অবস্থা আর তার জামানা থেকে যে সমস্ত দূরে যে সমস্ত মানুষের বসবাস তাদের ইমান আমল এবং ফিকিরের অবস্থা এক না যত জামানা সামনের দিকে অগ্রসর হচ্ছে মানুষের ইমান আমল এবং ফিকিরের মধ্যে অবনতি আসছে হাদিসের মধ্যে বলা হচ্ছে খাইরুল কুরুনি কর্মি সুম্মাল্লাদিন এলুনাহুম সুম্মাল্লাদিন এলুনাহুম সর্বোত্তম প্রজন্ম হলো আমার যে প্রজন্ম আমার যে শতাব্দী অর্থাৎ সাহাবা ইকরামের জামাত এটা হলো সর্বোত্তম সময় এরপর সুম্মাল্লাদিন এলুন আহম তাদের পরবর্তীতে যারা আসবে তারা সুম্মাল্লাদিন এলুন আহম তারপর তাদের পরবর্তীতে যারা আসবে অর্থাৎ তাবে আই এরপর তাবে তাবে আই ওনাদের জামানা যে এই তিন জামানা হলো সর্বোত্তম তো সাহাবিদের এটা হলো উত্তমের দিক থেকে প্রথম স্তরে আছে তবে ঈদের জামান উত্তমতার দিক থেকে দ্বিতীয় স্তরে আছে তবে তবে ঈদের জামান উত্তমতার দিক থেকে তৃতীয় স্তরে আছে এভাবে রসুলের নবুয়াতের জামানা থেকে সময় যত সামনের দিকে অগ্রসর হচ্ছে তত অবনতি বাড়ছে একইভাবে হাদিসের কিতাব খুললে আমরা দেখতে পারি রসুল্লাহ সাল্লাম বলেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদ আল ফিতরা প্রত্যেকটা নবজাতক শিশু ছেলে হোক মেয়ে হোক প্রতিটা নবজাতক শিশু সত্য গ্রহণের স্বভাবজাত এক যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে এরপর সে দুনিয়াতে আসার পর তার বাবা মা তাকে হুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নিপূজক বানায় কিন্তু জন্মগতভাবে প্রাকৃতিকভাবে স্বভাবগতভাবে শিশুর মধ্যে সত্য গ্রহণের আর ইসলাম হলো সত্য ইসলাম গ্রহণের স্বভাবজাত এক যোগ্যতা আল্লাহ দিয়ে পয়দা করেছে তার মানে বোঝা যাচ্ছে শৈশবের জামানা সেটা হলো আলোকিত একটা সময় ধীরে ধীরে যখন তার বয়স বাড়তে থাকে তখন তার ভিতরে গোরামি অন্ধত্ব সাম্প্রদায়িকতা এগুলো বাড়তে থাকে যার কারণে দেখা যায় মানসা বা সাইবাতান ফিল ইসলাম ইসলামের মধ্যে যারা বুড়ো হয় তাদের ফজিলত সংক্রান্ত অনেক হাদিস বর্ণিত আছে যে যারা যৌবন কাল থেকে ইসলাম পালন করে এই অবস্থায় বৃদ্ধ হয়েছে অনেক হাদিসে তাদের সুসংবাদ বর্ণনা করা আছে আবার অপরদিকে দেখা যায় রাসুল্লাহ সাল্লাম যে সময়ে দাওয়াত শুরু করেন ওই সময়ে তারও বিরোধিতা করেছিল বুড়ারা সব যুগে যুবকদের দ্বারা দিনের কাজ হয়েছে বেশি দিনের কাজ হোক দুনিয়ার কাজ হোক বিজ্ঞানের উত্থান হোক আর দিনের উত্থান হোক সবগুলোর ক্ষেত্রে যুবকদের অংশগ্রহণ যুবকদের অবদান দেখা যায় বেশি অপরদিকে বৃদ্ধ যারা থাকে যদি ইসলামের মধ্যে বৃদ্ধ হয়ে থাকে তাহলে ইসলামের উপর জমে যায় যদি জাহেলিয়াতের উপর বৃদ্ধ হয়ে থাকে জাহেলিয়াতের উপর জমে যায় আপনিও খেয়াল করলে দেখবেন যে যুবককে হকের দিকে আনাও সহজ বাতিলের দিকে নেওয়াও সহজ বুড়ো মানুষ যেই বুড়ো হকের উপর থেকে বুড়ো হয়েছে তাকে বাতিলের দিকে নেওয়া কঠিন আর যদি বাতিলের উপর বুড়ো হয়ে থাকে হকের দিকে আনাও কঠিন খেয়াল করেছেন বিষয়টা তো বিভিন্ন হাদিস থেকে এটা দেখা যায় যার কারণে জামানার একটা গুরুত্ব আছে আমরা যেমন ছাত্রদেরকে বলি যারা হাফেজ হতে চায় তোমরা অল্প বয়সেই মাদ্রাসায় ভর্তি হও যে বয়স যখন বেশি হয়ে যায় চোদ্দ বছর পনেরো বছর ওই সময়ে যদি কোরআন হেফ করা শুরু করে সাধারণত খুব বেশি অগ্রসর হতে পারে না কোরআন মাথায় কেন যেন ঢুকতে চায় না একইভাবে যারা মনে করেন কোরআন পড়তে পারে না আলী বা তা এই মাখরাজগুলো সহিভাবে উচ্চারণ করতে পারে না ছোট একটা বাচ্চাকে আপনি ধরেন সহজেই তার উচ্চারণ ঠিক করে দিতে পারবেন কিন্তু একজন বয়স্ক মানুষের পেছনে আপনি যেটা বাচ্চার পেছনে এক মাসে হতো বয়স্ক মানুষের পেছনে দেখা যায় এক বছরেও হয় না মুখ থেকে আসতেই চায় না হয় কিনা এরকম তো এরকম বিভিন্ন ক্যাটাগরির মানুষ সমাজের মধ্যে থাকে রসুল্লাহ সাল্লাম যখন দাওয়াত শুরু করেন তখন মক্কার মুশ্রিকরা একটা আপত্তি করেছিল আরে এই কোরআন মুহাম্মদের উপর কেন নাজিল হচ্ছে দুই জনপদ অর্থাৎ মক্কা এবং তায়েফ এই দুই জনপদের কোন আজিম কোন মহান লোক কোন মুরব্বী লোক কোন আকাবির লোক তার উপর কেন নাজিল হচ্ছে না সব বুঝে চল্লিশ বছরে মোহাম্মদই বুঝে ফেললো আর উৎবা সাহেবা আবু জাহাল আরো কত মানুষ সমাজের মধ্যে রয়ে গেছে তারা কিছুই বুঝলো না আবু জাহাল তার মূল নাম না মানুষ তাকে বলতো আবুল হাকাম আবু জাহাল মানে সবচেয়ে বড় মূর্খ গণ্ড মূর্খ এটা ইসলাম আসার পর এই উপাধি তাকে দেওয়া হয়েছে মূলত সে হল আবুল হাকাম অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের সাগর মহাজ্ঞানী এই মহাজ্ঞানী বুঝলো না সত্যের কথা আর মোহাম্মদ বুঝে ফেললো তারা এই কারণে কোরআনের উপর ইমান আনতে পারত না যে বুঝলে তো আকাবিররা বুঝতো বুরব্বীরা বুঝতো বুড়ারা বুঝতো আর বুড়ারা বুঝলো না এই তরুণরা এই যুবকরা বুঝে শুরু করে দিল হকের কথা তো তারা এই কারণে তাদের একটা আপত্তি ছিল হক গ্রহণের পথে বাধা ছিল আল্লাহ তালা পরবর্তী আয়াতে বলে দিচ্ছেন আহমি আকসিমুন রহমত রব্বিক হেনবি মোহাম্মদ তারা কি তোমার রবের রহমত বন্টন করা শুরু করলো তোমার রবের রহমত মোহাম্মদ পাওয়ার উপযোগী নাকি আবু জাহাল পাওয়ার উপযোগী এই ফয়সলাকে জাহেলদের থেকে নিতে হবে হকের উপর যে থাকবে সেই অনুসরণীয় সে বৃদ্ধ নাকি যুবক না বাচ্চা দেখার বিষয় না ইব্রাহিম আলী ইসলাম কিশোর ছিলেন একেবারে কিশোর ছিলেন তার জামানার মধ্যে মুরব্বী যারা ছিল বয়স্ক যারা ছিল তাদের অবস্থা তো ছিল কুফরের মধ্যে জাহেলিয়াতের মধ্যে সেই সময়ও নেতা ছিল সেই সময়ও জ্ঞানী ছিল সেই সময়ও বিচারক ছিল সেই সময়ও ক্ষমতাধর ছিল প্রতিটা সেক্টরের মধ্যেই তো মানুষ ছিল কিন্তু তারা কেউ তো হকের উপর ছিল না একমাত্র ইব্রাহিম হকের উপর ছিল যদিও মানুষের চোখে দেখতে সে ছোট ছিল বাচ্চা ছিল তো যেই ব্যক্তি দলিলের সামনে নিজেকে নত করতে পারে তার হৃদায়তের পথ খুলে যায় আর কেউ দলিল আসার পর দলিলের সামনে নত হতে পারে না বিভিন্ন অসার যুক্তি ছুড়ে দেয় যে এই দলিল যদি এটা সত্যই হয় অমুক কেন বুঝলো না তমুকের মুখ থেকে কেন শুনি না অমুক কেন এইটা করে তমুক কেন এভাবে করে এই সমস্ত অথর্ব যুক্তি এগুলো মূর্খরা দেয় রসুল মক্কার মধ্যে দাওয়াত শুরু করলেন দাওয়াত শুরু করার পর মক্কার মুশ্রিকদের সবচেয়ে বড় একটা আপত্তি ছিল যেটা কোরআনে আল্লাহ তালা জায়গায় জায়গায় উল্লেখ করেছেন রাসুল তাদেরকে বলছেন ইত্যাবি ওই বিধানের অনুসরণ করো ওই দিনের অনুসরণ করো ওই কিতাবের অনুসরণ করো যেটা আল্লাহ নাজিল করেছেন আল্লাহর বিধানের সামনে নিজেকে নত করে দাও তারা বলতো তারা বলতে এত কিছু বুঝে না বাপ দাদার থেকে ঝাঁপে এসেছি মুরব্বীদের থেকে ঝাঁপে এসেছি উস্তাদদের থেকে ঝাঁপে এসেছি সেটাই চূড়ান্ত কথা কোন জায়গার কোন মোহাম্মদ কি বলল এটা আমাদের দেখার বিষয় না এর মানে তারা যে আল্লাহকে অস্বীকার করতো তা না মক্কার মুশ্রিকরা আল্লাহকে অস্বীকার করত এই দলিল কেউ দেখাতে পারবে না মক্কার মুশ্রিকরা আল্লাহকে স্বীকার করত তারা কাফের ছিল না মুশ্রিক ছিল কাফের বলা হয় যে আল্লাহকে স্বীকারই করেন অস্বীকারী মুশ্রিক বলা হয় আল্লাহকে স্বীকার করে কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার সাব্যস্ত করে একবার আল্লাহকেও সেজদা করে আর একবার আরেকজনকে সেজদা করে তো এরকম এটা হলো শির্ক তারা কাফের ছিল না মুশরিক ছিল তারাও বিশ্বাস করতো আসমান জমিনের স্রষ্টা আল্লাহ আমাদের রিজিক আল্লাহর হাতে আমাদের জীবন মরণ আল্লাহর হাতে এগুলো তারা বিশ্বাস করত। কিন্তু বিধানের সামনে নত হওয়ার ক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাস থেকেই আছে তারপরে বলছে তুমি মোহাম্মদ তোমার কথাকে চূড়ান্ত মনে করব না তুমি যুবক তুমি অল্প বয়স্ক আমরা তো আমাদের মুরব্বীদের কথা বাপদাদার কথা তাদের উপরে আমরা থাকবো তেরকম মানুষ হার জামানার মধ্যেই থাকে যারা দলিল আসার পরও দলিলের সামনে নিজেকে নত করতে পারে না তো আল্লাহ তালা সুরাতুল বাকার আঠাশ নম্বর আয়াতে বিশেষভাবে তাদেরকে ওষুধ দিচ্ছেন যে কাইফা তা ফুরুন আবিল্লাহ যে বান্দারা দলিলের সামনে যদি নিজেকে নত করতে না পারো তাহলে অন্তত তোমার উপর যে আমার অনুগ্রহ আছে আমার এফসান আছে সেটাকে স্মরণ করে আমার বিধানের সামনে অবনত হও যে বাদ দিলাম তোমার দলিল বোঝার দরকার নেই কিতাব বোঝার দরকার নেই অন্যান্য জিনিস তোমার মাথায় ঢোকানোর দরকার নেই কিন্তু এতটুকু তুমি মাথায় ঢোকাও যে এই যে তোমার জীবন তোমার জীবনের মধ্যে যত নেয়ামত তুমি ভোগ করছো এগুলো কার পক্ষ থেকে আসছে তুমি যেহেতু বিশ্বাস করো সবকিছু আল্লাহর পক্ষ থেকেই আসছে তাহলে দলিল বাদ দাও এই এসানের দিকে তাকিয়ে অন্তত আল্লাহর বিধানের সামনে অবনত হও কারণ দুনিয়ার মধ্যেও আমি যদি আপনার উপর কোন অনুগ্রহ করি আর আপনি সেই অনুগ্রহ পেয়েও আমার সামনে নত না হন উল্টা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেন আমাকে অপমান করার চেষ্টা করেন আমাকে অস্বীকার করেন তাহলে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেও এটা একটা খুব খারাপ কাজ জঘন্য কাজ গর্হিত কাজ মানুষ একে নাফরমান বলে এবং আরো বিভিন্ন শব্দেই মানুষ এদেরকে স্মরণ করে সমাজের চোখেও খারাপ তা আল্লাহ তালা এই জন্য দলিল প্রমাণের আলোচনা শেষ করে তাদেরকে ইহসানের কথা স্মরণ করাচ্ছেন কাইফাতা ফুরুন আবিল্লাহ কিভাবে আল্লাহকে অস্বীকার করছো তুম আমা অথচ সময় তোমরা নিষ্প্রাণ ছিলে তোমাদের মধ্যে প্রাণ ছিল না তা এরপর তিনি তোমাদেরকে জীবন দান করলেন সুম্মাই উমিতুকুম এরপর আবার তোমাদেরকে মৃত্যু দান করবেন সুম্মাই এরপর পুনরায় আবার তোমাদেরকে জীবিত করবেন ইলাই হিতুর যাউন তারপর তোমাদের সবাইকে আল্লাহর কাছেই ফিরিয়ে নেওয়া হবে তো এই বিষয়গুলো তারাও স্বীকার করত আর গত সপ্তাহে আমরা আলোচনা করেছি যে আল্লাহ যদিও বলছেন কাইফা ত্যাগ করুন বিল্লাহ কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো কিন্তু আমরা গত সপ্তাহে লম্বা করে আলোচনা করেছি যে তারা আল্লাহকে অস্বীকার করতো না রাসুলকে অস্বীকার করত কিন্তু আল্লাহ এখানে রাসুলের কথা বলছেন না আল্লাহ নিজের কথা বলছেন কারণ মক্কার মুশ্রিকদের কথাই বলি আর মদিনার ইহুদিদের কথাই বলি আর মুনাফিকদের কথাই বলি মক্কার মুশ্রিকরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত মদিনার মধ্যে যারা ইহুদি ছিল ইহুদি হোক আর খ্রিস্টান হোক তারাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে মুনাফিক সেই জামানায় যারা ছিল অধিকাংশ ইহুদি ধর্ম থেকে কনভার্ট হয়ে তারা মুসলমান হয়েছে মুনাফিক হয়েছে এই মুনাফিকরাও আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। তা আল্লাহ নিয়ে তাদের সমস্যা না তাদের সমস্যা রাসুল নিয়ে এবং রাসুলকেও কেন মানতে পারেনি এ সম্পর্কে আমরা লম্বা চোরা আলোচনা করেছি কেন মানতে পারেনি এক একজন এক এক সমস্যার কারণে কেউ নেতৃত্বের লোভে ক্ষমতার লোভে কেউ জাতীয়তাবাদী চিন্তা চেতনাকে সামনে রেখে বিভিন্নজন বিভিন্ন কারণে রাসুলকে মানতে পারেনি তো আল্লাহ তালা রাসুলকে মানতে পারে না সেই কথা উল্লেখ না করে বলছেন কাইফা ফুরোনা বিল্লাহ কিভাবে আল্লাহকে অস্বীকার করছো এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে আল্লাহকে সরাসরি অস্বীকার করলেও যেই কথা একইভাবে আল্লাহ তালা যেই সকল বিষয় মানতে বলেছেন স্বীকার করতে বলেছেন বিশ্বাস করতে বলেছেন সেগুলোকে অস্বীকার করলেও একই কথা কেউ বলল আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি কিন্তু আমি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি না এই ইস্যু নিয়ে বর্তমানে মিডিয়া গরম আমাদের দেশের তথাকথিত একজন মিডিয়া কর্মী এই আপত্তি করেছে যে আমি মুসলমান কিন্তু আমি আখেরাতে বিশ্বাস করি না কিন্তু মুসলমান ওই যে অনেকে বলে নামাজ পড়ি না কি হয়েছে রোজা রাখি না কি হয়েছে ইমান তো ঠিক আছে তার মানে ইমান আলাদা একটা বিষয় নামাজ আলাদা একটা বিষয় রোজা আলাদা বিষয় ইমান ভেতরে আছে নামাজ না পড়লে নেই তো ওই রকম অবস্থা কিছু মানুষ মনে করে আল্লাহকে মানি মানে আল্লাহ একজন আছে তিনি ইলাহ তিনি হাকিম ব্যাস এতটুকুই কিন্তু এখন এরপরে কোরআন মানলাম নাকি মানলাম না আমার কি পুঁজিবাদের উপর ইমান নাকি ইসলামী অর্থনীতির উপর ইমান আমার কি ডেমোক্রেসির উপর ইমান নাকি ইসলামী খেলাফার উপর ইমান এগুলো দেখার বিষয় না শুধু দেখার বিষয় হলো আল্লাহ একজন আছে এতটুকুই মানে কিন্তু এই আয়াত দ্বারা সুরাতুল বাকার আঠাশ নম্বর আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহকে অস্বীকার করলে যেই কথা একইভাবে আল্লাহ যেই সকল বিষয়ে মানতে বলেছেন সেগুলোকে অস্বীকার করলেও একই কথা কেউ যদি আল্লাহকে অস্বীকার করে সেও কাফের কেউ যদি রসুলকে অস্বীকার করে সেও কাফের কেউ যদি আখেরাতকে অস্বীকার করে সেও কাফের কেউ যদি ইসলামের এবাদত বন্দীকে অস্বীকার করে সেও কাফের কেউ যদি ইসলামের অর্থনৈতিক ব্যবস্থাকে অস্বীকার করে সেও কাফের কেউ যদি ইসলামের রাজনৈতিক ব্যবস্থাকে অস্বীকার করে সেও কাফের ইসলামের যে কোনো বিধান সাধারণ থেকে সাধারণ বিধানও যদি কেউ অস্বীকার করে সে কাফের এমনকি জরুরিয়াত দিন অর্থাৎ ইসলামের যে বিষয়গুলো সবাই জানে জরুরিয়াতে দিন মানে হলো এই বিষয়গুলো যে ইসলামের অন্তর্ভুক্ত এটা সবাই জানে হোক সেটা ফরজ অথবা ওয়াজিব অথবা নফল অথবা মুস্তাহাব উদাহরণস্বরূপ মেসোয়াক চিনেন সবাই সবাই চিনেন মেসোয়াক মেসোয়াক করা কি ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা কিছুই না কিন্তু এই মেসোয়াককে যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে সারা জীবনে একবারও মেসোয়াক করলো না আমরা বলতে পারবো না সে কবিরা গুনাহে লিপ্ত আমরা বলতে পারবো না সে কাফের মুশ্রিক কিছুই না কিন্তু সে মেসোয়াক হয়তো করে কিন্তু করা সত্ত্বেও সেই চেতনা লালন করে যে না মেসোয়াক খারাপ জিনিস মেসোয়াক এটা জঙ্গলের পশুদের কাজ পশুরা নিজেদের দাঁত ব্রাশ করবে এই সমস্ত ডালপালা দিয়ে আমরা মানুষ আমরা বাজারের দামে ব্রাশ দিয়ে মেসক করব। এগুলো মধ্যযুগীয় প্রথা যদি এই আকিদা কেউ রাখে তাহলে সে কাফের একইভাবে জরুরি জরুরিয়াতে দিন অর্থাৎ দিনের যে বিষয়গুলো স্বতসিদ্ধ সর্বজন বিদিত সবাই জানে কিছু বিষয় আছে সূক্ষ্ম বিষয় অধিকাংশ মানুষ জানে না আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে সমস্ত লেখাপড়া করানো হয় বারো বছর ষোলো বছর করে মাওলানা হয় অনেক বিষয় এমন আছে যেগুলো আমরা সাধারণ মানুষরা জানি না কোনোদিন শুনিনি হয়তো মৃত্যু পর্যন্ত শুনবো না সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় সেই বিষয়গুলো নিয়ে কথা না সেগুলো অস্বীকার অনেকে না বুঝেও করতে পারে না জেনেও করতে পারে জরুরিয়াত দিন সেগুলোকে বলা হয় না যেগুলো গবেষণার বিষয় রিসার্চের বিষয় সেগুলোকে বলা হয় না জরুরিয়াতে দিন হলো ইসলামের স্বতসিদ্ধ বিষয় সর্বজন বিদিত বিষয় যেগুলো সবাই জানে এরকম কোনো একটা বিধান সাধারণ থেকে সাধারণ বিধান যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে যদিও সে ইসলামের বাকি সব বিষয়কে মানে ইসলামের বিষয়ে যদি থাকে সাতশো ছয়শো নিরানব্বইটা বিষয় মানে বিশ্বাসও করে পালনও করে একটা মাত্র বিষয় বিশ্বাস সে করে না তাহলে বাকি ছয়শো নিরানব্বইটা যতই পালন করুক না কেন তার ইমান তার ইমান থাকবে না ইসলামে রাজনৈতিক নির্দেশনা আছে রসুল্লাহ সাল্লাম দশ বছর মদিনার মধ্যে রাষ্ট্র পরিচালনা করেছেন ইসলামী খেলাফা রাসুলের পরে ত্রিশ বছর পর্যন্ত আবু বকর অমর ওসমান আলী এবং হাসান হাসান রদি আল্লাহ ছয় মাস সহ মিলালে মোট ৩০ বছর সময় পর্যন্ত খেলাফতের আশাদা ছিল তো ইসলামের এই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটাকে যদি কেউ অস্বীকার করে কেউ যদি এটাকে অস্বীকার করে পাশ্চাত্য থেকে আমদানি হওয়া রাজনীতির উপরে নিজের ইমান নিজের একিন স্থাপন করে ইমান থাকবে যদিও সে প্রথম কাতারের মুসল্লি খুশোখুদোর সঙ্গে নামাজ পড়ে তাক বিরুলে একদিনও মিস করে না লম্বা লম্বা সময় আল্লাহ দিনের জন্য মেহনত করে কিন্তু ইমান থাকবে একইভাবে কেউ যদি ইসলামের জেহাদকে অস্বীকার করে ইসলামের মধ্যে জিহাদ নেই জিহাদ মানে জঙ্গিবাদ জিহাদ মানে সন্ত্রাস জিহাদ মানে চুরি জিহাদ মানে ডাকাতি যদি এরকম কেউ মনে করে ইমান থাকবে আরে ভাই ইমান থাকবে ইসলামের যে কোনো বিষয় পালন যদি না করে কাফের হয় না কথা বোঝা যাচ্ছে দুর্বলতার কারণে পালন করছে না সে ইসলামের অনেক বিধান আমরা অনেকে পালন করি না পর্দার বিধান অনেকে শিথিলতা করে হয়তো হজ ফরজ আছে দুই বছর ধরে হজে যাচ্ছি না বিভিন্ন ক্ষেত্রে আমাদের দুর্বলতা আছে কিন্তু আমি দুই বছর ধরে হজ করছি না মানে কি আমি দুই বছর ধরে কাফের কিন্তু আমি যদি হজ ফরজ না আমার উপর ধরলাম আমি গরিব মানুষ আমার উপর হজ ফরজ না কিন্তু আমি অস্বীকার করি যে ইসলামের মধ্যে হজ বলতে কিছু নাই এবং হজের দ্বারা দেশের অর্থনৈতিক ক্ষতি হয় দেশের মুদ্রাগুলো বহির্দেশে পাচার হয়ে যায় এর দ্বারা সৌদি আরব অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে আর বাংলাদেশ অর্থনৈতিক খাতে দুর্বল হয়ে যায় যদি এই মন্তব্য আমি করি ইমান থাকবে তো বলছিলাম আল্লাহকে অস্বীকার করলে যেই কথা আল্লাহ যেই বিষয়গুলো মানতে বলেছেন কোথায় বলেছেন কোরআনে বলেছেন এবং রাসুলের বিশুদ্ধ হাদিসের মধ্যে যেগুলো আছে সেগুলো কার কথা বলেছেন রসুল রসুলের মুখ থেকে বের হয়েছে কিন্তু এগুলো তার মন গড়া বিষয় না তিনি মন থেকে আবিষ্কার করেননি বানাননি এগুলো কার বিধান আল্লাহর বিধান তো কোরআনের বিধানকে অস্বীকার করলেও কাফের রসুলের হাদিসের বিধানকে অস্বীকার করলেও কাফের সাহাবায় কেরামের স্বীকৃত আদর্শকে অস্বীকার করলেও কাফের যদি আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি কিন্তু আল্লাহর দেওয়া কোনো একটা বিধানকে অস্বীকার করি আমি কাফের তো তাক ফুরোনা বিল্লা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো অকুন্তম আমা অথচ তোমরা নিষ্প্রাণ ছিল আমাদের প্রাণ দুনিয়াতে আসার আগে বিভিন্ন সময়ে বিভিন্ন হালতে ছিল কখনো মায়ের পেটে ছিল কখনো বিভিন্ন খাবারের মধ্যে আল্লাহ তালা আমার জীবন তৈরি হওয়ার উপাদানগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন এক এক সময় এক এক জায়গায় ছিল কিন্তু নিষ্প্রাণ ছিল ফাহিয়াকুম এরপর আল্লাহ তালা আমাদেরকে জীবন দিয়েছেন সুম্মা ইউমিতুকুম আবার একদিন আমাদেরকে মৃত্যু দিবেন সুম্মা হিয়ে তারপর আবার আমাদেরকে জীবিত করবেন এখন কথা হলো আপনি বলতে পারেন যে আল্লাহ আমাদেরকে নিষ্প্রাণ থেকে প্রাণ বিশিষ্ট বানিয়েছেন জীবন দিয়েছেন এটা তো আল্লাহর নেয়ামত বুঝলাম কিন্তু আল্লাহ এরপরে আবার বলল তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন মৃত্যু আবার নেয়ামত হয় কিভাবে মৃত্যু থেকে তো আমরা সর্বদা পালিয়ে বেড়াই যার বয়স হান্ড্রেড প্লাস সেও চেষ্টা করে যে আরো দশ বছর ২০ বছর কোনোভাবে হায়াত বাড়ানো যায় কিনা পৃথিবীর মধ্যে কেউই মরতে চায় না একমাত্র যারা শাহাদাতের তামান্না লালন করে তারা মরতে চায় তারা আল্লাহর কাছে দোয়া করে উমর রবি আল্লাহ আনহু প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে সর্বদাই দোয়া করতেন আল্লাহ হে আল্লাহ আপনার পথে আমাকে শাহাদাত দান করুন এবং আপনার রসুলের শহরে আমাকে মৃত্যু দান করুন এবং আল্লাহ তার দোয়া কবুলও করেছেন দুটো নেয়ামতি লাভ করেছেন শহীদও হয়েছেন আবার মদিনার বাইরে শহীদ হননি মদিনায় থেকেই শহীদ হয়েছেন দুটো একসঙ্গে জমা হয়েছে আমাদের তো দুটো একসঙ্গে হওয়া কঠিন কারণ তিনি যে জমানায় দোয়া করছেন সাহাবাই কেরাম ওই দোয়া নিয়ে তারা বিস্ময় প্রকাশ করতেন যে এখন তো মদিনার মধ্যে ইসলাম আছে মদিনা জিহাদ হবে না জিহাদ যদি হয় রোমে হবে পারস্যে হবে ইরানে হবে মিশরে হবে মদিনায় তো জিহাদ হবে না তো ওমর যদি এই দোয়া করে যে হ্যাঁ আল্লাহ শাহাদাত দেন এটা আকলে কবুল করে আবার যদি এই দোয়া করে হ্যাঁ আল্লাহ মদিনায় মৃত্যু দেন সেটাও ঠিক আছে কিন্তু উনি তো দুটোর মধ্যে জমা করে ফেলেছেন মদিনায়ও মরতে চায় আবার শাহাদত চায় কিন্তু মদিনায় তো যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই কারণ মদিনায় ইসলাম জিন্দা আছে এবং ইসলামের সর্বপ্রথম রাষ্ট্রই হলো মদিনা মক্কায় রাসুলের জন্ম কিন্তু মক্কায় সর্বপ্রথম ইসলাম জিন্দা হয়নি ইসলাম সর্বপ্রথম জিন্দা হয়েছে মদিনায় আর মদিনায় জিন্দা হওয়ার আট বছর পর জিন্দা হয়েছে মক্কায় সাহাবাহিকরাম বিস্ময় প্রকাশ করতেন কিন্তু আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেছেন সেই মদিনায় থেকেই তিনি শহীদ হয়েছেন তো একমাত্র যারা শাহাদাতের তামান্না লালন করে তারা মরতে চায় আর তারা ছাড়া দুনিয়ার সবাই বাঁচতে চায় কাজী নজরুল কাজী নজরুল ইসলামের একটা প্রসিদ্ধ কবিতা আছে যে শাহাদাতের তামান্না নিয়ে যে আমরা শহীদে মৃত্যু চাই আর নিত্য মৃত্যু ভীত ওরা মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই যে কারণ যার শাহাদাতের তামান্না নেই সে তো মরতে চাইবে না স্বাভাবিক আর দুনিয়ার মধ্যে সবাই চায় বাঁচার চেষ্টা করে কিন্তু আল্লাহ তাহলে এখানে মৃত্যুকে নিয়ামত হিসাবে কিভাবে উল্লেখ করছেন যার উত্তর হল মুমিনের জন্য মৃত্যু হলো নেয়ামত আর কাফের জন্য মৃত্যু হলো তার আজাবের প্রথম স্টেপ মুমিনের জন্য কিভাবে নেয়ামত কারণ হাদিসে আছে দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার জেলখানা আর কাফের জন্য হলো স্বর্গ তার মানে কেউ যদি প্রকৃত মুমিন হয় দুনিয়ার মধ্যে সে কষ্টের মধ্যে থাকবেই যদি প্রকৃত মুমিন হয় হ্যাঁ তার ইমান যদি নামকা অস্তে থাকে মুনাফিক মার্কা যদি হয় যে মুখে ইমানের কথা ঠিকই বলে কিন্তু কাজে কখনো কুফরের সঙ্গে আপোষ করে কখনো শিরকের সঙ্গে আপোষ করে কখনো তাগুতের সঙ্গে হাত মিলায় যদি এরকম হয় তাহলে তার জন্য দুনিয়া কারাগার না কিন্তু যেই ব্যক্তি প্রকৃত অর্থে মুমিন সাহাবায় কেরাম ইমানের কারণে যেভাবে কষ্ট করেছেন আল্লাহ তালা তার থেকেও সেভাবে কষ্ট নেবেন কারণ আল্লাহ দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার জন্য উলাইকাল্লাদিন তাহান আল্লাহ কুলুবাহম লিত্তাকুয়া দুনিয়ার মধ্যে রসুলের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জামাত কোনটা বলেন রসুলের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জামাত কোনটা নাকি আমরা বলবো আমাদের মাদ্রাসার ছাত্ররা সবচেয়ে প্রিয় তাবলিগের সাথীরা সবচেয়ে প্রিয় খানকার মরিদরা সবচেয়ে প্রিয় যত মেহনতি করি না কেন যা কিছুই হই না কেন সাহাবায় কেরামের পায়ের ধুলোর সমানও তো হতে পারবো না আবদুল্লা বিন মুবারক রহমতুল্লাহ আলীকে যেমন জিজ্ঞেস করা হয়েছিল যে ওমর বিন আবদুল্লা আজিজ উত্তম নাকি মোয়াবিয়া উত্তম ওমর বিন আবদুল্লাহ আজিজ তার ইনসাফ সিদ্ধ সবাই জানে তার ইনসাফের কথা পৃথিবীর কাফেরাও জানে তা আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলী বলেন আরে তুমি মোয়াবিয়ার সঙ্গে অমর ইবনে আব্দুল আজিজকে তুলনা করো অথচ মোয়াবিয়া রদি আল্লাহ যে যুদ্ধে রাসুলের সঙ্গে শরিক হয়েছেন সেই যুদ্ধে তিনি যে ঘোড়া ব্যবহার করেছেন যুদ্ধের ময়দানে সেই ঘোড়ার নাক দিয়ে যে ধুলোবালি প্রবেশ করেছে সেই ধুলোবালি তো হাজার হাজার ওমর ইবনে আব্দুল আজিজ থেকে উত্তম তো সাহাবায় কেরামের সঙ্গে তো আমাদের কোনো তুলনাই চলে না তা আল্লাহ তালা সাহাবায় কেরামের ব্যাপারে বলছেন আল্লাহ তালা তাকুয়ার জন্য তাদের অন্তরকে পরীক্ষা করে নিয়েছেন তারা পরীক্ষায় পাশ করেছেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদে আক্রান্ত হয় নবীরা এরপর স্টেপ বাই স্টেপ নবীদের সঙ্গে নবীদের আদর্শ যাদের জীবনে সবচেয়ে বেশি তারা পরীক্ষার শিকার হবে সবচেয়ে বেশি এজন্য যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত বেশি তো মমিনার জন্য দুনিয়াটা কষ্টের জায়গা কখনো আর্থিকভাবে কষ্ট কখনো সামাজিক চাপের মুখে থাকে কখনো নিরাপত্তার ভয়ে থাকে কখনো তার পেট নিয়ে চিন্তা করতে হয় কখনো পিঠ নিয়ে চিন্তা করতে হয় পুরো দুনিয়াটাই কারাগার সেখানে ছোট ছোট আরো অনেক কারাগার আছে কখনো সেই জালিমের কারাগারেও তাকে থাকতে হয় যেমনিভাবে রাসুলের এত লম্বা একটা মিশন নিয়ে এবং এত বড় গুরুদায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছেন যে রহমতুল্লিল আলমিন সারা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত এ আলামিন মানে শুধু মানুষ না জিনদের কাছেও তিনি প্রেরিত হয়েছেন সবার জন্য সবার জন্য সর্বশেষ নবী এত বড় মিশন নিয়ে এসেছেন মাত্র তেইশ বছরের জীবন নবুয়াতে জীবন তার মধ্যে তিন বছর কাটিয়েছেন কারাগারে তো পুরো দুনিয়াটাই তো মুমিনার জন্য কারাগার তো মুমিনার তো সুখ শুরু হবে চোখ বন্ধ হওয়ার পর থেকে যেই মাত্র তার চোখ বন্ধ হয়ে যাবে নেয়ামতের ধারা জারি হয়ে যাবে কবর থেকেই তার নেয়ামতের ধারা শুরু আল্লাহ তালা তাকে বিভিন্ন নেয়ামত দিবেন তাকে খুশি করে দেবেন তো এজন্য মুমিনার জন্য মৃত্যুও হলো নেয়ামত এবং এটা অনেক বড় নেয়ামত এরপর আল্লাহ তালা বলছেন মৃত্যু দেবেন এরপর তোমাদেরকে জীবিত করবেন তো এখানে এই জীবিত দ্বারা উদ্দেশ্য হলো কেয়ামতের দিন আমাদেরকে জীবিত করা হবে সবাইকে কিন্তু একটা জিনিস বাকি রয়ে গেছে যে দুনিয়াতে আমরা মৃত্যুবরণ করব কেয়ামতের দিন জীবিত হব মাঝে আর একটা স্টেপ আছে যেটাকে বরজখের জীবন বলা হয় আলমে বরজখ অর্থাৎ যখন আমাদেরকে কবরে রাখা হবে সে সময় আমাদেরকে আরেকটা জীবন দেওয়া হবে মনকার নাকির ফেরেস্তা আসবে আমাদেরকে তিনটা প্রশ্ন করবে যদি প্রশ্নের উত্তর দিতে পারি আমাদেরকে নিয়ামতের মধ্যে রাখা হবে যদি উত্তর দিতে না পারি আজাবের মধ্যে রাখা হবে হয়তো ইলিন স্থান হবে অথবা সিজিনের মধ্যে স্থান হবে যে কোনো একটা ধাপ আমাকে পাড়ি দিতে হবে তো আলমে বরজাখের কথা এখানে আসেনি তো এখান থেকে যদি আবার কেউ গবেষণা করে বের করে আজকাল তো কোরআন নিয়ে অনেকে রিসার্চ করে নিজের মতো করে সালাফে সালেহিনের বক্তব্য বাদ দিয়ে সাহাবাই কেরামের বুঝ বাদ দিয়ে ইমামগণের বুঝ বাদ দিয়ে নিজের মেধা দিয়ে এসে চূড়ান্ত মনে করে নিজের মতো করে কোরআন গবেষণা করতে থাকে সে বলবে যে দুনিয়ায় মৃত্যুর পর কেয়ামতের দিন পুনরায় জীবন দেওয়া হবে মাঝখানে আর কোনো জীবন টিবন নেই আলমে বরজক বলতে কিছু নেই কবরের মধ্যে কোনো জিজ্ঞাসাবাদ আমাদেরকে করা হবে না কিন্তু বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে কবর জগতের যার এক জীবন সেই জীবনের কথা প্রমাণ হয় কিন্তু এখানে উল্লেখ না করার তাহলে কি রহস্য যে রহস্য হলো দুনিয়ার জীবনটা যেরকম জীবন এবং কেয়ামতের দিন আমাদেরকে যে জীবন দেওয়া হবে এরপর আমাদেরকে হয়তো জান্নাতে বা জাহান নামে দেওয়া হবে সেই জীবন আর মাঝখানে বড়জখের জীবনটা একরকম না এই দুই পাশের জীবনটা শক্তিশালী জীবন এই জীবনের মধ্যে আমরা অনেক কিছু ভোগ করি আমাদের একটা অবস্থা আছে কিন্তু মাঝখানে বরজখের যে জীবন সেটা অনেকটা স্বপ্নের মতো স্বপ্ন যেমন স্বপ্নের মধ্যে অনেক কিছু হয়ে যায় আমি কখনো আমেরিকা চলে যাই কখনো সিঙ্গাপুর চলে যাই কখনো প্রধানমন্ত্রীর সঙ্গে ডিনার করি কখনো রাষ্ট্রপতির সঙ্গে আমি ব্রেকফাস্ট করি বিভিন্ন রকম নেয়ামত আমাকে রিসিভ করার জন্য কখনো হিলারি আর কখনো বারাক ওবামা চলে আসে সমাজের মধ্যে আমার অনেক মাকাম কিন্তু ঘুম থেকে দেখা যায় উঠে দেখি আমি কখনো খাটের নিচে পড়ে আছি বিভিন্ন জিনিসই হয় তো স্বপ্নের যেরকম অবস্থা আলেমে বরজাক হলো এরকম এবং মুমিনার জন্য পুরো কবর জগৎটাই হবে সামান্য একটু বিশ্রামের সময় যেমনি ভাবে দুপুরে খাবার গ্রহণের পর আমরা সামান্য কায়রুলা করি অল্প বিশ্রাম করি দেখা যায় চোখ বন্ধ করি কিছুক্ষণ পরে আসরের সময় হয়ে যায় তো মুমিনার জন্য কবরের সময়টাও এরকম সামান্য এবং একটা স্বপ্নের মতো একটা সময় হবে এজন্য আল্লাহ তালা আলাদা করে এটার কথা উল্লেখ করেননি তুমি ইলেহি তুর এরপর কেয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর কাছেই ফিরিয়ে নেওয়া হবে এরপর উনত্রিশ নম্বর আয়তে বলছেন হুয়াল্লাদি খালাকালাকুম মাহফিল আর্দি জামিয়া তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা সব সৃষ্টি করেছেন তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে যা কিছু ব্যাপক এই সব কিছু সৃষ্টি করা হয়েছে কার জন্য আরে কার জন্য আমাদের জন্য হুয়াল্লাদি খালাকালাকুম তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন মাহফিল আর্দি জামিয়া এই দুনিয়ায় যা কিছু আছে তা সব তার মানে আমাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়নি দুনিয়াকে আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আজকাল তো দুনিয়া আমাদের গোলাম না আমরা দুনিয়ার গোলাম চাকরি করি আর ব্যবসা করি আর দিনই কাজের মধ্যেই থাকি কিন্তু আমাদের মন সবসময় পড়ে থাকে দুনিয়ার মধ্যে আমরা দুনিয়ার গোলামি করি হ্যাঁ দুনিয়ার গোলামি করার মধ্যে দিয়ে বিভিন্ন ফাঁকে ফাঁকে সুযোগে সুযোগে আমরা আল্লাহ তালারও একটু একটু এবাদত করি কিন্তু মূল হলো দুনিয়া যার কারণে আমি যদি আমার সারা দিনের একটু মহাসভা করি একটু হিসাব নেই আমি আমার দিনকে যদি চার ভাগে ভাগ করি তো এর মধ্যে থেকে কয় ভাগ আমার দিনের জন্য বরাদ্দ আছে কয়জন মানুষ এমন আছে যে আমি অর্ধেক দিনের জন্য দেই অর্ধেক দুনিয়ার জন্য দেই অথবা তিন ভাগের দুই ভাগ দুনিয়ার জন্য দেই এক ভাগ দিনের জন্য দেই বেশিরভাগ মানুষের অবস্থা হলো যে চব্বিশ ভাগের তেইশ ভাগ দুনিয়ায় দেই এক ভাগ দিনের জন্য দেই আর এমন মানুষ তো কম নেই যে আমি চব্বিশ ভাগ করলে চব্বিশটা ভাগে আমি দুনিয়ার জন্য দেই দিনের জন্য কিছুই দেই না কিন্তু দুনিয়া হলো আমাদের গোলাম আমরা দুনিয়ার গোলাম না আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জন্য বানাননি দুনিয়াকে আমাদের জন্য বানিয়েছেন তাহলে আমাদেরকে কিসের জন্য বানিয়েছেন বলেন আমাদেরকে কিসের জন্য বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব বাস্তবায়ন করার জন্য তো আমরা করব আল্লাহর গোলামি দুনিয়া করবে আমাদের গোলামি এটাই তো হয়েছে যারা যুগে যুগে আল্লাহওয়ালা হয়েছেন দুনিয়া তাদের সামনে এসে মাথা নত হয়ে গেছে যে আবহরের রদি আল্লাহ এক সময় ক্ষুধার্ত থেকে তিনি খাবার গ্রহণ করার মতো অবস্থা থাকতো না লম্বা সময় ক্ষুধার্ত থেকে ক্ষুধার চাপে এক সময় অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতেন মানুষ এসে তাকে রোগাক্রান্ত ভাবত সে আবহরের একসময় দামি রুমাল দিয়ে রেশমের রুমাল দিয়ে নাক মুছত দুনিয়া এসে তাদের সামনে নত হয়ে গেছে যে কিসরা কায়সার তাদের মাথার মুকুট পর্যন্ত আল্লাহ তালা এই গরিব গরিব অসহায় সাহাবায়করামের মাথায় এনে পড়িয়েছেন যে সাহাবাইকেরাম সমাজের মধ্যে কোনো দাম ছিল না মানুষ তাদেরকে লাঞ্ছিত মনে করত তারা বলতো লায়ক আজ মিনহাল আজাল একবার শুধু মদিনায় ফিরে যাই মদিনায় ফিরে আমরা সম্মানীরা আমরা ক্ষমতাধররা আমরা ভিআইপি পার্সনরা এই সমস্ত লাঞ্ছিত এই সমস্ত তুচ্ছ এই সমস্ত নগণ্য মুমিনদেরকে বের করে দেব এতটা তুচ্ছ মনে করত এতটা ছিল্ল করত নিজেদেরকে তারা দিন না মেনে ভিআইপি মনে করত কিন্তু আল্লাহ তারা এই সমস্ত সাহাবিদেরকে দুনিয়াও দিয়েছে শুধুমাত্র দিন দিয়েছেন তা না দুনিয়াও দিয়েছেন দুনিয়ার মধ্যে উমর রদি আল্লাহকে বলা হয় অর্ধজাহানের খালিফা সুলাইমান আলী ইসলাম ছিলেন সারা দুনিয়ার রাজা তা আল্লাহ তালা তাদেরকে দুনিয়াও দিয়ে দিচ্ছেন আখেরাত তো তাদের জন্য রয়েছেই এখান থেকে একটা বিষয় প্রমাণিত হয় উসুলুল ফিখের একটা মশালা যে যেহেতু আল্লাহ তারা বলছেন তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা সব সৃষ্টি করেছেন এর দ্বারা বোঝা যায় দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সবগুলোর মূল মাসালা হলো সেগুলো ব্যবহার করা ভোগ করা বৈধ তবে যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে নিষিদ্ধতার কোনো দলিল পাওয়া যায় সেটা অবৈধ মানে কি প্রতিটা বস্তু এই যে একটা বাটি আমার সামনে এই বাটিকে রাসুলের যুগে ছিল এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন হুজুর এই বাটি ব্যবহার করা বৈধ নাকি অবৈধ মাসাল্লা সহজ বৈধ কেন বৈধ কারণ অবৈধতার কোনো দলিল নেই এটা ব্যবহার করা হারাম বা মাকরু বা কবিরা গুণা এর কোনো দলিল নেই কোনো ব্যাপারে নিষিদ্ধতার দলিল না থাকে প্রমাণ করে সেটা বৈধ কচুর শাক খাওয়া বৈধ না অবৈধ ভাত খাওয়া বৈধ না অবৈধ বিরিয়ানি খাওয়া বৈধ না অবৈধ আপনি বলবেন রাসুল তো রুটি খেতেন ভাত তো খেতেন না কচুর শাক তো রাসুল হয়তো জীবনে দেখেনও নি কচুর লতি এটা যে খাওয়া যায় এটাও তো তাদের মাথায় হয়তো আসেনি আরো কত জিনিস এরকম আছে তো এগুলো যে বৈধ সই হাদিস কই আছে আচ্ছা, না অনেক কিছু সব জায়গায় সহি হাদিস জিজ্ঞেস করে যে হুজুর আমি কচুর শাক খাবো ঠিক আছে একটা সহি হাদিস আমাকে দেখান সহি বুখারি থেকে দেখান সহি মুসলিম থেকে দেখান আমিও তো হাদিস রিসার্চ করি আমিও গবেষণা করি একমাত্র নিজেদেরকে আপনারা ভাববেন না যে করোনা হাদিসের জ্ঞান আপনাদেরও আছে আমাকে বলেন কোন কিতাবের কত নম্বর হাদিসে আছে কচুর শাক খাওয়া বৈধ বলবো ভাই কচুর শাক খাওয়া যে অবৈধ এই ব্যাপারে কোনো দলিল না থাকেই প্রমাণ করে এটা বৈধ তার মানে এই আয়াত থেকে প্রমাণিত হয় মুফাসিরিন কেরাম লেখেন দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটা বৈধ না অবৈধ প্রথমে আমাকে দেখতে হবে প্রথমে আমাকে দেখতে হবে যে ব্যাপারে নিষিদ্ধতার কোনো দলিল আছে নাকি যদি নিষিদ্ধতার দলিল পাই তাহলে ঠিক আছে অবৈধ যদি নিষিদ্ধতার দলিল না পাই তাহলে সেটা বৈধ এটা হলো ব্যবহারকৃত জিনিসের ক্ষেত্রে এই মাসালা আবার অন্য জায়গায় গিয়ে প্রয়োগ করা যাবে না যে তার মানে হলো দুনিয়ার মধ্যে যত নারী আছে সব বৈধ যদি কোথাও নিষিদ্ধতার দলিল পাওয়া যায় তাহলে অবৈধ এছাড়া সব বৈধ সেক্ষেত্রে এই মাসালা না এটা হলো ব্যবহার করা খাওয়া দাওয়া এই সমস্ত জিনিসের ক্ষেত্রে আল আসলফিল আশিয়া আলিবাহা ব্যবহারকৃত জিনিস যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে মূলনীতি হলো সেগুলো বৈধ তবে যদি অবৈধতার দলিল পাওয়া যায় তাহলে অবৈধ প্রসঙ্গক্রমে আরেকটা মাসালা বলে রাখি যদিও উসুল ফিখের বহস কিন্তু আজ মনে হচ্ছে কিছু তালেবুল আইল এখানে আছে তালেবুল আইল মানে শুধু মাদ্রাসার ছাত্র না আইল যারা শেখে জেনারেলি হোক আর মাদ্রাসার ছাত্র হোক আইল শেখার আগ্রহ যারা রাখে সবাই তালেবুল আইল এই মজলিসে যারা বসেছেন এখানে দুই শ্রেণী আছে আজকের মজলিসে কিছু সাথী আছেন যারা চিল্লায় যাবেন সেই হিসাবে এখানে শরিক হয়েছেন আর কিছু মানুষ আছেন দূর দূরান্ত থেকে এসেছেন দর্শক কোরআনে শরিক হবেন যারা দর্শক কোরআনে শরিক হওয়ার জন্য এসেছেন আপনারাও তো তালেবুল আইল কারণ এখানে আসার পেছনে টাকা তো মাকসাদ নেই আর আমাদের এখানে জেলাপিও দেওয়া হয় না তবরকের প্যাকেটও দেওয়া হয় না সুতরাং যারা এসেছে আইলমের মহব্বতেই এসেছে তার মানে প্রত্যেকে তালিবুল আইল এবং হাদিসে তালিবুল আইলমের জন্য যে ফজিলত আছে সবাই পাবে ইনশাল হাদিসে যেমন বলা আছে মানসালেকা তরিকা নিয়ালতামি সফিহি আইলমান যেই ব্যক্তি কোনো একটা পথে চলে আমরা যে মসজিদে আসলাম পথে চলেই তো আসতে হয়েছে নাকি যেই ব্যক্তি কোনো একটা পথ ধরে কোনো একটা পথ অবলম্বন করে ইয়ালতামি সফিহি আইলমান যেই পথ ধরে সে জ্ঞান অর্জন করবে সাহাল আল্লাহ তরিকা ইলাল জান্নাত আল্লাহের বদৌলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন তা আমরা আসবো কোরআন শেখার জন্য আমরা আসবো হাদিস শেখার জন্য আমরা আসবো দিন শেখার জন্য আমরাও তো আলিবুল ইলমের কাতারে সামিল হয়ে যাব আর আল্লাহের বদৌলতে জান্নাতের দিকে আমাদের পথ সহজ করে দেবে তো বলছিলাম প্রসঙ্গক্রমে বৈধ বিষয় দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা বৈধ হলো যেটা সাধারণ বৈধ সাধারণ বৈধ মানে হলো যেই ব্যাপারে অবৈধতার দলিল নাই সেই হিসাবে বৈধ চেয়ার বলেন টেবিল বলেন টাইলস বলেন মাইক বলেন ফ্যান বলেন সবকিছু বৈধ কেন বৈধ অবৈধতার দলিল নেই এটাকে বলা হয় সাধারণ বৈধ কথা বোঝা যাচ্ছে আর একটা বৈধর প্রকার আছে যেই বৈধকে কোরআনের কোনো আয়াতের দ্বারা অথবা রসুলের কোনো হাদিসের দ্বারা যেটাকে বৈধ করা হয়েছে বিশেষভাবে সেটার উল্লেখ আছে এটাকে বলা হয় মুবাহে সারাই সরাই ভাবে বৈধ একটা হলো সাধারণ বৈধ আর একটা হলো সরাই বৈধ কথা বুঝতে পারছেন একটা হলো সাধারণ বৈধ আর একটা হলো সরাই বৈধ সরাই বৈধ মানে হলো যার এটা যে বৈধ এই প্রমাণ এই কথা হয়তো কোরআনে আছে অথবা রসুলের হাদিসের মধ্যে আছে অথবা রসুলের নিজের জীবনের মধ্যে আছে সরাই ভাবে প্রমাণিত এটাকে বলা হয় সরাই বৈধ এই দুই প্রকার বৈধের মধ্যে পার্থক্য আছে এই উসুলটা বলা প্রয়োজন বড় একটা সংশয় দূর করার জন্য আজকাল অনেক মডারেট মুসলিমের মধ্যেও সেই সংশয় ঢুকে গেছে যদিও এলমি মাসালা সূক্ষ্ম মাসালা উসুলের ফিখের মাসালা অনেক তালেবুল আইলম ওই মাসালার সঙ্গে পরিচিত না তারপরও শুধুমাত্র এই সংশয় দূর করার জন্য মডারেট ইসলামের ভার্সনের একটা অংশ এটাকে ডিফেন্ড করার জন্য এই জিনিসটা বলতে হচ্ছে মুবাহে সরাই যেটা সেটাও বৈধ আর সাধারণ বৈধ যেটা সেটাও বৈধ কিন্তু সাধারণ বৈধেরও এর অবস্থা হলো যে কোনো কারণে আইন হিসাবে হোক অন্য কোনো কারণে হোক সেটাকে আমরা নিষিদ্ধ করতে পারি কথা বুঝতে পারছেন যেমনিভাবে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে বাংলাদেশে বলেন দেশের বাইরে বলেন অনেক মাদ্রাসায় আইন করা থাকে যে তালেবুল আইনরা সাদা পোশাক পরতে হবে এটা তাদের ইউনিফর্ম যতক্ষণ মাদ্রাসার এরিয়ার মধ্যে থাকবে অথবা ক্লাসে বসবে অথবা মসজিদে আসবে সে সময় সাদা পোশাক পরতে হবে এছাড়া অন্য পোশাক পরতে পারবে না এই আইন আছে অনেক জায়গায় কিন্তু আমাকে বলেন তো সাদা পোশাক ছাড়া অন্য পোশাক কি অবৈধ অন্য পোশাক অবৈধ কালো পোশাক অবৈধ হ্যাঁ কিছু কিছু রং যেই রংগুলোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে যে পুরুষের জন্য অথবা মুসলমানের জন্য এই রংগুলো ব্যবহার করা যায় নেই সেগুলো পরা যাবে না এছাড়া অন্য যা আছে সবই তো বৈধ কেন বৈধ ওই যে বললাম সাধারণ বৈধ অবৈধতার দলিল না থাকাই প্রমাণ করে বৈধ কিন্তু এই যে আইন আমরা করছি আমরা আইন করার দ্বারা শুধুমাত্র সাদাকে বৈধতা দিলাম বাকিগুলোকে নিষিদ্ধ করে দিলাম কিন্তু এই আইন করা না জায়েজ না কেউ বলতে পারবে না যে মাদ্রাসার মুক্তামিম আপনি একটা জাহিলে আইন প্রণয়ন করেছেন যেই জিনিস বৈধ ছিল সেই জিনিসকে অবৈধ করে দিয়েছে এই কথা কেউ বলতে পারবে না বিভিন্ন জায়গায় থাকে এই ধরনের টুপি পড়তে হবে এই ধরনের পোশাক পড়তে হবে আছে বিভিন্ন জায়গায় আছে কিন্তু এটা হলো সাধারণ বৈধের ক্ষেত্রে আইন চলে কিন্তু যেই বৈধ সাধারণ বৈধ না বরং যেই বৈধ সরেই বৈধ সরাই ভাবে যাকে বৈধ করা হয়েছে হয়তো কোরআনের আয়াত দ্বারা করা হয়েছে রাসুলের হাদিস দ্বারা করা হয়েছে অথবা রাসুলের নিজের জিন্দিগির মধ্যে আমল ছিল এটাকে সাধারণ বৈধ বলা হয় না সরাই বৈধ বলা হয় এই সরাই বৈধকে অবৈধ করার অধিকার দুনিয়ায় কারণেই পার্থক্য বুঝতে পারছেন কোরআনুল করিমের দ্বিতীয় সুরার নাম কি যে সুরার তাফসির আমাদের চলছে দ্বিতীয় সুরার নাম কি সুরায় বাকারা এই সুরার মধ্যে বাকারা শব্দের অর্থ কি বাকারা শব্দের অর্থ কি গাভী এই সুরার মধ্যে কে নিয়ে আলোচনা হয়েছে অনেক বিষয় নিয়ে হয়েছে এর মধ্যে একটা হলো গাভী এবং এই গাভী এখান থেকে প্রমাণ হয় মুসা আলি ইসলামের কথা এবং বনে ইসরায়েলের কথা আল্লাহ উল্লেখ করেছেন মুসা আলি ইসলাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তাদেরকে বলেছিলেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা একটা গরু জবাই করবে জানেন সবাই কম বেশি ঘটনা গরু জবাইয়ের ঘটনা এখান থেকে কি বোঝা যায় গরু জবাই করা বৈধ নাকি অবৈধ আর কি বোঝা যায় বৈধ নাকি অবৈধ এটাকে সাধারণ বৈধ নাকি সরাই বৈধ এবং সাধারণ সরাইও না কোরআনের দ্বারা প্রমাণিত সরাই বৈধ সুতরাং পৃথিবীর কারো অধিকার নেই সে গরু জবাইকে নিষিদ্ধ করবে যদি করে হারাম হবে জাহিলি আইন হবে তালতি আইন হবে যে করবে যদি জেনে বুঝে করে তাহলে সে আল্লাহর সঙ্গে শিরিক করলো ইসলামের দায়রা থেকে বের হয়ে গেল কথা বুঝতে পারছেন এই গরুকে নিষিদ্ধ করা আর সাদা পোশাক ছাড়া অন্য পোশাককে নিষিদ্ধ করা এক কথা আরে ভাই এক কথা না কারণ গরু যে বৈধ এটা সাধারণ বৈধ না সাধারণ মূলনীতির আলোকে বৈধ আমরা এটা বুঝিনি বরং সরাসরি কোরআনের দ্বারা আমরা প্রমাণ পাই যে গরু জবাই করা বৈধ এবং হাদিসের মধ্যেও আছে রসুল্লাহ সাল্লাম এক সময়ে তিনি জবাই করেছেন গরু একবার শুধু একবারের ব্যাপারে প্রমাণ পাওয়া যায় রাসুল একবার বাতারা জবাই করেছেন আমরা যখন ইস্তা দ্বিতীয় বসে ছিলাম ওই সময় একজন প্রশ্ন করেছিল লিখিত আকারে যে রাসুলের জীবনে রাসুলে কি কখনো গরু জবাই করেছেন কিনা আছে অনেকে সব জায়গায় সহি হাদিস মানতে মানতে সব জায়গায় গিয়ে এখন এখানেও প্রয়োগ করবে যে রাসুল যদি গরু জবাই না করে আমরা কেন করব তাহলে গরু জবাই বৈধ না পরে খুঁজে দেখলাম যে না আসলেই প্রমাণ আছে রাসুল নিজেও একবার গরু জবাই করেছেন তার মানে গরু জবাই করা সরে বৈধ কেউ যদি বলে গরু জবাই করা যাবে না আমরা তার কথা মানতে বাধ্য না কারণ স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য চলে না বাবা মা আমার অনুসরণীয় হতে পারে কিন্তু সেই বাবা মা যদি সষ্টার অবাধ্য হতে বলে সেই ক্ষেত্রে বাবা মা অনুসরণীয় থাকেন একইভাবে আরেকটু সামনের দিকে অগ্রসর হই বাল্য বিবাহ করা সাধারণ বৈধ নাকি সরে বৈধ বলেন দেখি সাধারণ বৈধ নাকি সরে বৈধ সরে বৈধ কারণ রসুল্লাহ সাল্লাম আয়েশ রদিয়াল্লাহ আনহাকে বিয়ে করেছিলেন কয় বছর বয়সে যদিও মোডায়েট মুসলিমরা এটাকে বিকৃত করে তারা বানিয়ে ফেলে পনেরো বছর বয়সে বিভিন্ন হাদিসের মধ্যে অপব্যাখ্যা করে শিয়াদের কিছু রেওয়ায় টেনে তারা বলতে চায় পনেরো বছরে বিয়ে হয়েছে আঠারো বছরে ঘরে তুলেছেন বাল্য বিবাহকে নাকচ করে দিতে চায় কিন্তু প্রকৃত কথা হলো প্রকৃত সত্য না চূড়ান্ত সত্য হলো ছয় বছর বয়সে বিয়ে করেছেন নয় বছর বয়সে ঘরে এনেছেন সুতরাং বাল্য বিবাহ করা সাধারণ বৈধ না সরাই বৈধ কেউ যদি বাল্যবিবাহর বিরুদ্ধে আইন করে তাহলে সে আল্লাহর সঙ্গে শিরিক করলো জাহেলি আইন করলো এই আইন করার দ্বারা সে তাওতে পরিণত হয়ে যাবে এবং এই আইন কোনো মুসলমানের জন্য মান্য করা জরুরি তো নাই জায়েজও নেই হ্যাঁ একটা হলো নিষিদ্ধ করা আর একটা হলো সে ব্যাপারে মানুষকে অনুৎসাহিত করা দুটো এক কথা না উদাহরণস্বরূপ আমরা একটু আগে গরুর কথা বললাম বললাম গরু জবাইকে নিষিদ্ধ করা যাবে না কিন্তু আমি যদি আপনাকে গরু খেতে অনুৎসাহিত করি উদাহরণস্বরূপ আমি হলাম একজন অ্যালার্জি বিশেষজ্ঞ আপনার এখন অ্যালার্জি হয়েছে সারাদিন খুব শুধু চুলকাতে ইচ্ছে করে চুলকালে ভালো লাগে যতক্ষণ চুলকান মজা লাগতে থাকে যেই মাত্র চুলকানে ছেড়ে দেন অসহ্য লাগতে থাকে আমি আপনাকে বললাম যে আপনার জন্য গরু খাওয়া উচিত হবে না আপনি গরু থেকে বিরত থাকবেন এটা আবার জাহিলি আইন হবে না নিষিদ্ধ হবে না এটা নিষিদ্ধতার মধ্যে পড়বে না একইভাবে কোনো একজন ডক্টর সে বলল যে মেয়েদের এই ছয় বছর সাত বছরে যদি বিয়ে করে নয় বছরে যদি গর্ভ ধারণ করে এর দ্বারা তার স্বাস্থ্যের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে সুতরাং আরেকটু বয়স হওয়ার পরে বিয়ে দেওয়াটা স্বাস্থ্যের জন্য উপকারী আমরা বাল্য বিবাহে অনুৎসাহিত করছি যদি এভাবে বলে সেটাও না জায়েজ হবে না জাহিলে আইন হবে না শিরিক হবে না শিরিক হবে কখন যা আল্লাহ যে এই জিনিস বৈধ করেছিলেন আমি যখন সেটাকে অবৈধ করে দিব তার পথ বন্ধ করে দিব সেটা শিরিক হবে কথা পার্থক্য বুঝতে পারছেন বিষয়টা সূক্ষ্ম সেন্সিটিভ তারপরও শুধুমাত্র এই বিষয়গুলো নিয়েও আজকাল অনেকে সংশয়ের মধ্যে পড়ে সংশয় সৃষ্টি করে এজন্য এল ফিখের এই মশলাটা ক্লিয়ার করতে হবে তার মানে এই আয়াতের দ্বারা প্রমাণ হয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই আমাদের জন্য বৈধ তবে যেই জিনিস অবৈধতার দলিল পাবো সেটা অবৈধ বাকি সবই বৈধ তবে এগুলো সাধারণ বৈধ সোরাই বৈধ না সোরাই বৈধ হলো সেই জিনিস হয়তো কোরআনে অথবা সই হাদিসে অথবা রসুলের সুন্নার মধ্যে আমরা যেগুলোর বাস্তবায়ন দেখতে পাই যেগুলোর বৈধতা দেখতে পাই সেটা হলো সরাই বৈধ সরাই বৈধ এবং সাধারণ বৈধের মধ্যে পার্থক্য আছে সাধারণ বৈধকে যদি আমি সীমাবদ্ধ করে দেই সে ব্যাপারে কোন আইন করি এর সুযোগ আছে কিন্তু সরাই বৈধর ব্যাপারে আমি যদি সীমাবদ্ধতা আরোপ করি অথবা নিষিদ্ধতা আরোপ করি আমি তাগত হয়ে যাব জাহিলে আইন প্রণয়নকারী হয়ে যাব শিরকে লিপ্ত হয়ে যাব জেনে বুঝে করলে মুশ্রিক হয়ে যাবে এরপর আল্লাহ তালা বলছেন হুয়াল্লাদি খালাকালাকুম মাহফিল আব্দ জেমিয়া তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা সবই সৃষ্টি করেছেন এরপর তিনি আকাশের দিকে মনোযোগী হলেন তারপর সাত আকাশ রূপে এই সবগুলো আকাশকে তিনি যথাযথভাবে নিপুণভাবে তিনি এগুলোকে গঠন করলেন সৃষ্টি করলেন ওহু আবিকুল্লি সেইন আলিম আর তিনি সব বিষয়ে পরিপূর্ণ অবগত এখান থেকে বোঝা যায় দুনিয়ার মধ্যে দুনিয়া সৃষ্টি হয়েছে আগে আসমান সৃষ্টি হয়েছে পরে কারণ প্রথমে বলা হয়েছে তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনে যা কিছু আছে তা সৃষ্টি করেছেন এরপর আকাশের দিকে মনোযোগী হয়েছেন তার মানে দুনিয়া সৃষ্টি হয়েছে আগে আসমান সৃষ্টি হয়েছে পরে সুরায় নাজিয়াতের একটা আয়াত থেকে অনেকে ভুল ব্যাখ্যা করে ওয়াল এরপর তিনি জমিনকে সম্প্রসারিত করেছেন ভূমিকে সম্প্রসারিত করেছেন এখান থেকে অনেকে ব্যাখ্যা করে আসমান সৃষ্টি হয়েছে আগে জমিন সৃষ্টি হয়েছে পরে কিন্তু মূল বিষয় হল মুফাসিরিন কেরাম এই ব্যাপারে একমত দুনিয়া সৃষ্টি হয়েছে আগে তারপর আসমান সাত আসমান সৃষ্টি করেছেন তারপর দুনিয়ার মধ্যে ডিটেলস আরো যে বিষয়গুলো সম্প্রসারণের প্রয়োজন ছিল সেগুলোকে তিনি করেছেন কিন্তু মূল জমিন সৃষ্টি হয়েছিল আসমানের আগে অহুয়া বিকুল্লি সেইন আলিম তিনি সব বিষয়ে পরিপূর্ণ অবগত সব বিষয়ে আল্লাহর জ্ঞান আছে জমিন কিভাবে বানাতে হবে আসমান কিভাবে দাঁড় করাতে হবে এর সবকিছুর জ্ঞান আল্লাহর পরিপূর্ণ আছে আসমানকে এমন নিপুণভাবে বানিয়েছেন যে আল্লাহ তালা কোরআনে বলেন যে সেই আসমানকে বানিয়েছেন বেগাইরে আমাদিন তারাও নাহা এমন খুঁটি ছাড়া যা তোমরা দেখতে পাও এর দুই ব্যাখ্যা একটা হলো আসমানের কোনো খুঁটিই নাই আল্লাহ তালা খুঁটিহীন আসমান বানিয়েছেন খুঁটিহীন আকাশ আর একটা ব্যাখ্যা হল আসমানের খুঁটি আছে কিন্তু এমন খুঁটি যেই খুঁটি দুনিয়ার কেউ দেখতে পায় না বিকাইরে আমাদিং তারাও নাহা এমন খুঁটি ছাড়া যেই খুঁটি তোমরা দেখতে পাও এমন খুঁটি ছাড়া যেই খুঁটি তোমরা দেখতে পাও তার মানে খুঁটি আছে কিন্তু পৃথিবীর কোনো চোখ সেটা দেখতে পারবে না এক ব্যাখ্যা অথবা আসমানের কোনো খুঁটিই নেই উভয় প্রকার ব্যাখ্যারই সুযোগ আছে এরপর আল্লাহ তালা বলছেন ওয়াইদ কাল রব্বুকালিল মেলাইকাতে ইন্নি জায়লুম ফিলাউদ্দি খালিফা হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক ফেরিস্তদেরকে বললেন ইন্নি ফিল ফিলাউদ্দি খালিফা নিশ্চয়ই আমি দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে খলিফা বানাতে যাচ্ছি এই আয়াত থেকে যদিও বাহ্যিকভাবে মনে হয় আল্লাহ তালা পরামর্শ চাচ্ছেন কিন্তু বাস্তবতা হলো পরামর্শের প্রয়োজন কখন হয় আমরা মানুষ আমরা পরামর্শ করি পরামর্শের প্রয়োজন কখন হয় পরামর্শর ক্ষেত্র কি এই বিষয়গুলো যখন মানুষ বোঝে না তখন জাহেলিয়াতের মধ্যে গিয়ে পড়ে যায় আজকাল আল্লাহর বিধান নিয়েও পরামর্শ হয় এই বিধানটা সমাজের মধ্যে জারি করা হবে নাকি হবে না এই আইনটা দেশের মধ্যে চলবে নাকি চলবে না পরামর্শ হয় কি না এরপর আল্লাহর বিধান মানুষ বিভিন্ন রায় পেশ করে কেউ বলে হ্যাঁ আল্লাহ বলেছেন চলতে পারে কেউ বলেছেন আরে কিসের আল্লাহ টাল্লাহ চলবে না তারপর এখন মাথা গোনা হয় কয়জন আল্লাহর পক্ষে কয়জন আল্লাহর বিপক্ষে যেই পক্ষে বেশি সেটারই ফয়সালা কিছু মানুষ এমন আছে সিরিকি কাজ করে গুনাহের কাজ করে কাজ করে তারা বলে পরামর্শের সাথে করেছি কিছু মানুষ তো দেখা যায় ইস্তেখারা করে নাস্তিকদের মজলিসের মধ্যে যায় নাস্তিকদের সঙ্গে একাত্রতা পোষণ করে বলে ইস্তেখারা করেছে আল্লাহ তালা আমাকে ইলহাম দিয়েছে কোন ক্ষেত্রে ইস্তেখারাত চলে কোন ক্ষেত্রে পরামর্শ চলে এটা একটা বোঝার বিষয় কোরআনের বিধানকে যদি আমি পরামর্শের দিকে মুখাপেক্ষে বানাই পরামর্শ মানি মানুষের থেকে খেয়াল চাচ্ছি বিধান হলো আল্লাহ মানুষকে বলি হে মানুষ পরামর্শ দেন আমি এখন কি করব। আমি কি হকের পক্ষে থাকবো নাকি বাতিলের পক্ষে যাব। আমরা দশজন মিলে বসে একটা পরামর্শ সেরে নেই যদি নয়জন বলে বাতিলের পক্ষে যাব এটাই সঠিক যদি নয়জন বলে হকের পক্ষে যাব সেটাই সঠিক সংখ্যাগরিষ্ঠ যেটা বলবে সেটাই সঠিক অল্প লোক যেটা বলবে সেটাই ব্যাঠিক আপনি যদি জমিনের মধ্যে যারা রয়েছে তাদের অধিকাংশের অনুসরণ করেন সংখ্যা গরিষ্ঠের অনুসরণ করেন তারা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেবে আপনি এক এক মেহনতের দিকে তাকাবেন বলবেন আরে যারা মেহনতি ছিল সংখ্যা গরিষ্ঠ দেখে ওদিকে চলে গেছে যাদেরকে এতদিন দেখলাম কাজ করছে এতদিন দেখলাম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে তারা একদিকে চলে গেছে গুটি কয়েক মানুষ আরেকদিকে চলে যাচ্ছে আমরা তো তাদেরই অনুসরণ করব কারণ তারা তো সংখ্যাগরিষ্ঠ তারাই অধিক কিন্তু হকের হকের মাপকাঠি তো আধিক্য না হকের মাপকাঠি তো সংখ্যাধিক্য না হকের মাপকাঠি তো হলো কোরআন এবং সুন্না তো পরামর্শের বিষয়ে তো সবকিছুকে বানানো যায় না কেউ যদি আল্লাহর বিধানকে পরামর্শের দিকে মুখাপেক্ষে বানিয়ে ফেলে সঙ্গে সঙ্গে সে মুশ্রিক হয়ে যাবে কারণ সে হাকিম হিসাবে বিচারক হিসাবে বিধান প্রণেতা হিসাবে একমাত্র আল্লাহকে মানেনি বরং আল্লাহর সঙ্গে নিজেকেও শরিক করে ফেলেছে হ্যাঁ আল্লাহ তারা মূলনীতি দিয়েছেন সব জিনিসের বিস্তারিত বর্ণনা দেননি উদাহরণস্বরূপ আপনি আমাকে বলবেন যে হুজুর ট্রাফিক আইন এটাকে সিরকি নাকি ট্রাফিক আইন করা কি এটা তো সির্ক হবে না কোরআনে তো আমাকে বলেনি যে রাস্তা পার হওয়ার সময় কখন ইন্ডিকেটর বাল্ব জ্বালাতে হবে কখন হর্ন বাজাতে হবে কোনো সই হাদিসেও নাই কোনো আয়াতের মধ্যেও নাই আবার আপনি বলেন যে আমরা যদি আইন বানাতে যাই সেটা নাকি শিরিক হয়ে যাবে মূলনীতি এখানে মূলনীতি দেখতে হয় যেই ব্যাপারে আল্লাহ সরাসরি বিধান দিয়েছেন সেই ব্যাপারে তার খেলাফ করার সুযোগ আরে ভাই তার খেলাফ করার আল্লাহ বলেছেন সুদ হারাম নাকি হালাল আপনি যদি পরামর্শ করে বলেন সুদ হালাল এটা ঠিক কিন্তু যেই ব্যাপারে আল্লাহ তালা কিছু বলেননি তো কিছুক্ষণ পূর্বে তো মূলনীতি আলোচনাই করলাম বললাম না কিছুক্ষণ পূর্বে আমরা কোনো একটা জিনিস বৈধ না অবৈধ তো আমরা প্রথমে দেখবো অবৈধতার দলিল আছে নাকি যদি দলিল না থাকে তাহলে বৈধ আমি একটা আইন করব আমি দেখব যে কোরআন সুন্নায় তার খেলাফ কোনো কিছু আছে নাকি আমি যেটাকে বৈধ বলতে যাচ্ছি যেটা চাপাতে চাচ্ছি কোরআন সুন্নায় তার খেলাফ আছে নাকি যদি থাকে তাহলে আমি এটা করতে পারবো না যদি না থাকে আমি একশো আইন করলেও কোনো সমস্যা আরে কোনো সমস্যা আজকের দুনিয়ার মধ্যেও কেউ যদি ইসলাম অনুযায়ী চালাতে চায় যে আমি আমার রাষ্ট্র আমার সমাজ আমার পরিবার ইসলাম অনুযায়ী চালাবো প্রতিটা ক্ষেত্রে প্রতিটা ধারা উপধারার মধ্যে সে কি সরাসরি আয়াত এবং হাদিসের ব্যাখ্যা পাবে সম্ভব তাহলে চলবে কিভাবে আমরা তো এখন চোদ্দ শতাব্দীতে আছি আমরা তো চোদ্দশো বছর আগে নাই তো এই সমাজের মধ্যে আমরা চালাবো কিভাবে তার মানে চালাবো এই মূলনীতিকে অনুসরণ করে যেই ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন শিরোধার্য যেই ব্যাপারে দেননি সে ব্যাপারে দেখতে হবে যে আমি যে কাজটা করতে যাচ্ছি কোরআন সুন্নার খেলাফ হয় কিনা যদি খেলাফ হয় মানতে পারবো না যদি খেলাফ না হয় যদি খেলাফ না হয় মানতে কোনো সমস্যা নেই নামাজ পড়বো ভালো জিনিস কিন্তু নামাজ পড়তে গেলে আমি দেখব যেই সময় নামাজ পড়তে চাচ্ছি আল্লাহ এই সময়ে নামাজ পড়তে নিষেধ করেছেন কিনা ওই যে মূলনীতি বললাম দেখতে হবে এই ব্যাপারে নিষিদ্ধতার দলিল আছে কিনা এখন দেখা যাচ্ছে তিনটা সময় এমন আছে সূর্যোদয়ের সময় সূর্যাস্তের সময় এবং সূর্য যখন ঠিক মাথার উপরে থাকে এই তিন সময় নামাজ পড়া যায় দিনে এখন আমি যদি সেই সময় জামাতের সঙ্গে নামাজের নিয়ত দাঁড়াই যে নামাজ পড়লে আল্লাহ তো স্বভাব দিবে তো সব হবে নাকি গুণা হবে কেন কারণ আল্লাহর বিধানের খেলাফ করছে এজন্য গুণা হবে যেটা বলছিলাম আল্লাহর তো পরামর্শের কোনো দরকার নেই তারপরও আল্লাহ কি ফেরিস্তাদের কাছে পরামর্শ চাচ্ছেন পরামর্শ তো তখন চাওয়া হয় যেই ব্যাপারে স্পষ্ট কোনো বিধান নেই এখন আমাদেরকে আকল খাটিয়ে ফয়সালা দিতে হবে কিন্তু মানুষ যেহেতু অপরিপূর্ণ মানুষের মস্তিষ্ক অপরিণত মানুষ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না এজন্য আরো দশজনের কথা শুনলে অনেক বিষয় স্পষ্ট হয়ে যায় এজন্য মানুষের পরামর্শের প্রয়োজন হয় কিন্তু আল্লাহ কি এমন আল্লাহ তো আলিম আল্লাহ তো হাকিম তিনি পরামর্শ কেন চাচ্ছেন তার মানে আল্লাহর পরামর্শ চাওয়া মাকসাদ না বরং আল্লাহ তালা মানুষকে একটা আদব একটা বিধান শিক্ষা দিতে চাচ্ছেন যে মানুষ সৃষ্টি করবে একটা গুরুত্বপূর্ণ কাজ হে বান্দা যে কোনো গুরুত্বপূর্ণ করা কাজ করার আগে তুমি পরামর্শ করে নাও এর মধ্যে খায়ের আছে এর মধ্যে কল্যাণ আছে এককভাবে যদি সিদ্ধান্ত নাও অকল্যাণের আশঙ্কা আছে অনিষ্টের আশঙ্কা আছে যদি তুমি পরামর্শ করো আল্লাহ রহমত নাজিল হবে আল্লাহ বরকত নাজিল করবেন আল্লাহ ভুল ভ্রান্তি থেকে দূরে রাখবেন আল্লাহর আজাব আল্লাহ দূরে সরিয়ে দেবেন আল্লাহর পরামর্শ দরকার ছিল না রসুল বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ করছেন আল্লাহ আদেশ করছেন হোমফিল আমর গুরুত্বপূর্ণ বিষয় আপনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করুন রসুলের পরামর্শ কি দরকার রসুল তো নিজের থেকে কোনো কাজ করেন না তার যা কিছু করেন আল্লাহর আদেশেই করেন তাহলে পরামর্শের কি দরকার যে রাসুলের নিজের জন্য তো দরকার না উম্মদকে শিক্ষা দেওয়া দরকার অন্যথায় রাসুলের তো অনেক কিছুই দরকার ছিল না রাসুল যখন ঘুমাতেন রাসুলের চোখ ঘুমাতো কিন্তু অন্তর ঘুমাতো না রাসুল ঘুমালে রাসুলের উজু ভাঙতো না তারপরও তিনি কেন উজু করতেন উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য তো উম্মদকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা দেওয়া হচ্ছে কোরআনের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ যখন করবে আগে পরামর্শ করে নেবে এই পরামর্শের আমল যারা নিয়মিত জারি রাখতেন কোন ক্ষেত্রে আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধানের ক্ষেত্রে পরামর্শ নামাজ পড়বো নাকি পড়বো না হকের সঙ্গে থাকবো নাকি থাকবো না এগুলো নিয়ে পরামর্শ এগুলো নিয়ে না যে বিষয়গুলো সরাসরি কোরআন সন্ন্যায় নির্দেশনা নেই ইজতেহাদ করে সিদ্ধান্ত নিতে হবে ইজতেহাদি বিষয়ে পরামর্শ চলে সরাই বিষয়ে কোনো প্রকার পরামর্শ সুযোগ নাই তো আল্লাহ তাদের থেকে জিজ্ঞেস করলেন ইন্নি যা ইলুম ফিলাউদ্দি খালিফা আমি দুনিয়ার মধ্যে খলিফা বানাতে যাচ্ছি দেখেন খলিফা আবার অনেক প্রকার একটা হলো আপনাদের খলিফা পট্টির খলিফা যেখানে খলিফারা টেইলার্স মানে দর্জি কাপড় বানায় আমাদের ব্রিটিশ বেনিয়ারা অনেক কিছুকে নষ্ট করে দিয়েছে দামি দামি যে শব্দগুলো ইসলামের মূল মূল যে শব্দগুলো সেগুলোকে সবচেয়ে নিচু বানিয়ে ফেলেছে কাজী কাজী মানে বিচারপতি কাজী উল কুজর প্রধান বিচারপতি সেই কাজী বানিয়ে দিয়েছে যিনি বিয়ে পড়ান কোথায় বিয়ে পড়ানো মৌলবী আর কোথায় হলো রাষ্ট্রের বিচারপতি কোনো তুলনা চলে খলিফা কোথায় ইসলামের সর্বোচ্চ মাতাম খলিফা আল্লাহ রসুল খলিফা ছিলেন আবু বকর খলিফা ছিলেন ওমর খলিফা ছিলেন ওসমান খলিফা ছিলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতুন ফিল আরদ হে দাউদ আমি তোমাকে জমিনে খলিফা বানাচ্ছি আল্লাহর প্রতিটা নবী খলিফা ছিলেন সেখানে খলিফা হয়ে গেছে দর্জি খলিফা পট্টি তো যেটা বলছিলাম ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা আমি জমিনের মধ্যে খলিফা বানাতে যাচ্ছি খলিফা দুই প্রকার খলিফা পট্টির এটা আলোচনা বাদ এটা তো আলোচনার বিষয় না ইসলামের খলিফাই কয় প্রকার দুই প্রকার একটা খলিফা হলো যেটা আমরা চিনি যার নাম শুনলে আমাদের সবার ভয় লাগে শুনলেও একটু ভিতরে কেমন কেমন মনে হতে থাকে হুজুরের ব্যাপারেও বিভিন্ন ধারণা সৃষ্টি হয় হুজুর কি কিছু করে টোরা নাকি আবার আছে না একটা খলিফার নাম শুনলে ভয় লাগে এটা হলো এক খলিফা রাষ্ট্রপ্রধান ইসলামের রাষ্ট্রের প্রধান আর এক খলিফা হলো পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষ আল্লাহর খলিফা আমিও আল্লাহর খলিফা আপনিও আল্লাহর খলিফা আপনিও আল্লাহর খলিফা প্রতিটা মানুষ আল্লাহর খলিফা খলিফা শব্দের অর্থ হল প্রতিনিধি আমরা সবাই কার প্রতিনিধি আরে ভাই আমরা কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি আমি নিজে আল্লাহর খলিফা হওয়ার কি অর্থ এই যে সাড়ে তিন হাত বডি এটার কর্তৃত্ব কার হাতে আরে কার হাতে আল্লাহ এটা সৃষ্টিকর্তা কিন্তু এর কর্তৃত্ব আমার হাতে তিনি দিয়েছেন আমি চাইলে এটাকে নেক কাজেও লাগাতে পারি চাইলে গুনাহের কাজেও লাগাতে পারি এই সাড়ে তিন হাত বডির মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি আল্লাহর প্রতিনিধি আল্লাহর খালিফা এই সাড়ে তিন হাত বডির মধ্যে রসুলের সুন্নাহ জিন্দা করব সাড়ে তিন হাত বডিকে শুধুমাত্র নেক আমলের দিকে ধাবিত করব গুনাহ থেকে দূরে রাখবো বাতিল থেকে দূরে রাখবো শিরিক থেকে দূরে রাখবো কুফর থেকে দূরে রাখবো বেদাত থেকে দূরে রাখবো ইলহাদ জান্দা কানাস্তিকতা থেকে দূরে রাখবো তো এই অর্থে প্রতিটা মানুষ কার খলিফা আর প্রতিটা মানুষ কার খলিফা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই জিম্মাদার এবং প্রত্যেকেই নিজের জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসিত হবে এই যে অনেক জামাতের সাথীরা এখানে আছেন প্রসঙ্গক্রমে বলি কোন জামাতের সাথীরা যদি মনের মধ্যে এই কথা থাকে যে আমির সাহেব জামাতের পরিচালক তিনি জামাত পরিচালনা করেন আমির সাহেব যতক্ষণ পরিচালনা করেন আমি ততক্ষণ তার সামনে ঠিকভাবে থাকব যখন আমির সাহেব দেখেন না তখন তো আমার মালিক আমি যেমনিভাবে মাদ্রাসার মধ্যে হয় স্কুলগুলোর মধ্যে হয় টিচার সামনে আছে টিচারের চোখের সামনে তার সম্মানের কারণে কোনো দুষ্টমি করে না কোনো খারাপ কাজ করে না যেই মাত্র টিচার একটু বাইরে যায় তখনই শুরু হয়ে যায় তার আসল রূপের বহিঃপ্রকাশ ওই যে বিজ্ঞানীরা বলে না যে মানুষ বানর থেকে সৃষ্ট তো বানরের কিছু খাসলত্ব মাঝে মাঝে প্রকাশ করতে হবে তখন সেগুলোর প্রকাশ চলে যে না আমরাও সে ডারোইনার মতবাদকে সমর্থন করি আমাদের আদিপুরুষ যে বানর ছিল এটা তো একটু দেখাতে হবে কোন জামাতের মধ্যে যদি এই চেতনা লালন করে সাথীরা যে জামাতের আমির সাহেব তিনি আমি আর আমরা সবাই আমির সাহেবের চোখের সামনে ওনার সম্মান রক্ষার্থে ঠিক থাকবো উনি একটু সাইডে গেলে একটু খেদমতে লাগলে তখন আমি তো সেই বানরের প্রতিনিধি যদি এই চেতনা লালন করে সেই জামাত কোনোদিনও টিকবে না যদি কোন রকম টিকেও যায় তারা যেই মাস্তাদকে সামনে নিয়ে জামাতে বের হয়েছিল কোনোদিনও সেই মাস্তাদ অর্জন করতে পারবে না একটা জামাত কখন সফল হবে একটা জামাত তখনই সফল হবে যখন প্রত্যেক সাথীর সামনে হাদিস থাকবে কোল্লকম রাইন আরে প্রত্যেকে জিম্মাদার যেই মাকসাদকে সামনে রেখে যেই সিফাত অর্জনের জন্য তুমি বের হয়েছ এই সিফাত অর্জন তোমার জন্য জরুরি তোমার নিজের জন্য জরুরি তোমার নিজের আমির তুমি সাড়ে তিন হাত বড়ির জিম্মাদার তুমি তুমি তোমাকে সঠিক পথে পরিচালিত রাখো ঠিকভাবে তুমি হেদায়তগুলোকে ফলো করো যদি এই চেতনা সবার মধ্যে থাকে সেই জামাতের জন্য আমির সাহেবের কোনো ফিকিরি করা লাগবে না ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রেও এই কথা সাহাবিদা জামান আমাদের জামানের পার্থক্য এখানে সাহাবিদা জামানে আবু বকর আল্লাহর অলি ছিল আর বাকি সবাই শয়তান ছিল তা না আইন করে কয় জিনিস ঠিক করতে পারবেন আপনি আরে ভাই আইন করে দুর্নীতি বন্ধ করা যাচ্ছে যাচ্ছে বন্ধ করা কোনো দিনও যাবে না কোনো দিনও সম্ভব না কারণ যখন আমি চোখের সামনে মানুষের সামনে তখন আইন চলে যখন আমি দৃষ্টির আড়ালে তখন কার আইন চলবে বাবার সামনে আমি খুব সফি সম্রাট আমি খুব ভালো মানুষ আমার আদব কায়দা আমার আচার আচরণ সব ঠিক আছে কিন্তু যেই মাত্র বাবা মা ঘুমিয়ে যায় দরজাটা বন্ধ করে হাতে একটা ডিভাইস নিয়ে তখন আমি এমন এমন গুনাহ করি যে গুনাহগুলোর কথা বাবা মা যদি কোনোদিন জানতে পারে কষ্টে ওনাদের বুকটা ফেটে দেন কেন হচ্ছে কারণ আইন করে সব জিনিস চলে না আইন দেহের উপর চলে অন্তরের উপর কোন আইন আরে অন্তরের উপর কোন আইন ওই যে অনেকে বলে না যে ইসলাম মনে হয় তরবারি ধরে ধরে মানুষকে মুসলমান বানিয়েছে আমি আপনার ঘাড়ে তরবারি ধরিয়ে যদি আপনাকে কালেমা পড়াই সেই কালেমা জবান থেকে আসবে নাকি অন্তর থেকে আসবে আরে বলেন না জবান থেকে আসবে না অন্তর থেকে আসবে জবানি কালেমা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় জবানি কালেমা তো অনেক হিন্দু খ্রিস্টানও কালেমা পড়তে পারে আপনারা যারা তাবলিগে বের হবেন অনেক সাধারণ মানুষের চাইতে অনেক বিধর্মী সুন্দর এবং শুদ্ধ উচ্চারণে কালেমা পড়তে পারে আমরা এরকম অনেক উদাহরণ দেখেছি তাই বলে তারা মুসলমান তারা মুসলমান জবানি কালেমা আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় অন্তরের কালেমা এখন আমি আপনার ঘরে তরবারি ধরলাম তরবারি তো দেহের উপর ধরা যায় অন্তরের উপর ধরা যায় এরকম সবার ঘরে তরবারি ধরে সবাইকে যদি মুসলমান বানানো হয় মুসলমান একজনও হবে না সুতরাং তরবারির দ্বারা কাউকে মুসলমান আর তরবারির দ্বারা কাউকে মুসলমান বানানো হয়নি আপনি রাসুলের যুগেই দেখেন রাসুল কার ঘরে তরবারি ধরে মুসলমান বানিয়েছেন একটা নজিরও নেই ব্যক্তির উপর তরবারি ধারণ করে ইসলাম তাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে না ইসলামের যে যুদ্ধ যেগুলো হয়েছে বদর বলেন উহুদ বলেন খন্দক বলেন এখানে প্রতিটা ব্যক্তিকে তরবারি ধরে মুসলমান বানাবে এজন্য যুদ্ধ হয়নি ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিজয়ী হতে চায় যেন আল্লাহর বিধানের খেলাফ কোনো বিধান না আসে এই এটাই মাকসাদ কিন্তু প্রতিটা ব্যক্তি ইসলাম কোনোদিনও বলেনি সমাজের মধ্যে কোনো বিধর্মী থাকতে পারবে না আপনি কেউ দেখাতে পারবেন না যে কোরআনের কোন আয়াতে এটা বলা আছে যে কোনো বিধর্মী সমাজে থাকতে পারবে না যুদ্ধের হালত ছাড়াও কোনো বিধর্মীকে কোথাও বসবাস করতে দেওয়া হবে না যদি জিজিয়া দেয় তারপরও মেরে ফেলা হবে এরকম কোন আয়াত কোন হাদিস আছে তো এমনি জায়লুম ফিল আর্দে বলছিলাম প্রতিটা মানুষ আল্লাহর খলিফা একটা হলো ব্যাপক অর্থে খলিফা আমরা সবাই আল্লাহর খলিফা আর একটা হলো কিছু মানুষকে বিশেষভাবে খলিফা কেন বলা হয় তার মানে উনি বড় একটা পরিসর এবং ইসলামের একটা দৃষ্টিভঙ্গি হলো ইসলাম যতকাল দুনিয়ার মধ্যে ছিল যেই কয়টা অঞ্চলে ছিল প্রতিটা অঞ্চল একটা টুকরা ছিল কয় টুকরা ইসলামের যেমন অমর রদিয়াল্লাহ আমরা বলছি জাহানের খলিফা তার মানে দশটা দেশের আমির না বিশটা দেশের আমির না উদাহরণস্বরূপ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেশ একটা কিন্তু প্রদেশ আছে না বেশ কয়েকটা কয়টা সতেরোটা প্রদেশ সতেরোটা প্রদেশ নিয়ে একটা দেশ ইসলামের জামানাটা এরকম ছিল যে ওমরের জামানায় বিভিন্ন প্রদেশ ছিল ইরান একটা প্রদেশ মিশর একটা প্রদেশ প্রত্যেক প্রদেশের আলাদা প্রশাসক ছিল গভর্নর ছিল কিন্তু খলিফা কয়জন ছিলেন একজনই ইসলাম যতদূর পর্যন্ত বিস্তৃত থাকে খলিফা কয়জন হয় আমির কয়জন হয় একজনই হয় দুইজন খলিফা হলে কোনোদিনও ইসলাম চলে না এবং হোসেন রদি আল্লাহন জিয়াজিদের সঙ্গে লড়াই হলো তেজন্যই লড়াই যদি আমাদের জমানার মতো হতো যে ইসলামী রাষ্ট্র যা হবে হবে খলিফা একশো জন হবে তাহলে তো হোসাইন বলতো আমি মদিনার খলিফা ইয়াজিদ বলতো আমি শামের খলিফা কেচ্ছা শেষ কিন্তু লড়াই কেন হচ্ছে যে খলিফা দুইজন হয় না যেমনি ভাবে আল্লাহ দুইজন হয় না কারণ দুই আল্লাহ যদি হয় তাহলে কি হবে একজন বলবে এখন বৃষ্টি দরকার আরেকজন বলবে এখন রোদ দরকার আল্লাহ কোরআনে বলেন যদি আসমান জমিন আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো আসমানও ধ্বংস হয়ে যেত জমিনও ধ্বংস হয়ে যেত কোনো এক জামাতে আমির যদি দুইজনকে বানানো হয় অথবা বানানো হয়েছে একজনকে কিন্তু আরেকজনের ভিতরে সে নিজেকে আমির ভাবে আগে হয়তো বিভিন্ন সময়ে বিভিন্ন জামাতে তাকে আমির বানানো হয়েছে নেতৃত্বের একটা লোভ একটা মোহ তার মধ্যে আছে এখন তারও নিজেকে অনেক কিছু মনে হয় এখন সে চিন্তা করছে আর ওই আমির কি বুঝে ওর কত ভুল ও কয়দিন সময় লাগিয়েছে কিছু বোঝা টোজে নাকি তা আমার কথাই হলো চূড়ান্ত কথা তার খেয়াল অনুযায়ী যদি আমির সাহেব পরামর্শ না দেয় মেজাজ গরম হয়ে যায় পিছনে গিয়ে পরামর্শ করে থাকে আর এই বুড়াটারে কে আমির বানিয়েছো কিচ্ছু বোঝে হাদারাম কোথাকার বলে না এরকম মানুষ তো আমির যখন দুইজন হয় বা আরেকজনের মধ্যে আমিরের ভাব থাকে তখন শৃঙ্খলা বলতে আর কোনো জিনিস থাকে না এজন্য শৃঙ্খলার স্বার্থে একজনকে কেন্দ্রীয় খলিফা বলা হয় কিন্তু প্রতিটা মানুষই কার খলিফা আল্লাহর খলিফা তা আল্লাহ তালা দুনিয়ার মধ্যে ইনসান বানাননি খলিফা বানিয়েছেন প্রতিটা মানুষই আল্লাহর খলিফা এই খেলাফতের কথা যারা স্মরণ রাখে তারা কামিয়াব হয় যারা ভুলে যায় তারা নাকাম হয় ব্যর্থ হয় সারাটা জীবন মৃত্যু পর্যন্ত এটা খেয়াল রাখতে হয় এই কাজটা করছি কেন করছি কারণ আমি তো নিজে কিছু না আমি তো আল্লাহর প্রতিনিধি আল্লাহ আমাকে পাঠিয়েছেন কোম্পানির মধ্যে বিভিন্ন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয় না আরে ভাই বিভিন্ন কোম্পানি যারা হোম ডেলিভারি দেয় হোম ডেলিভারি দেওয়ার জন্য একজনকে মোটরসাইকেল দিয়ে একে মোটরসাইকেলের পাশে একটা বক্স লাগিয়ে দেয় ওকে বিভিন্ন পার্সেল দেয় যে পার্সেলটা অমুক বাসায় গিয়ে পৌঁছে দেবে এটা অমুক বাসায় গিয়ে পৌঁছে দেবে যদি ঠিকঠাকভাবে কাজ করে তার চাকরি থাকবে বেতন পাবে যদি সে এটাকে ভুলে যায় যে আমি কারো প্রতিনিধি সে ভাবলো আমি একটা গাড়ি পেয়েছি একটা ফেজার পেলাম অনেকদিন পর এবার ফেজার নিয়ে আমি ইচ্ছা মতো সারাদিন আমি ঘুরতে থাকব যেখানে ইচ্ছা যাব অনেক জায়গায় সময় দেওয়া দরকার অনেককে সময় দেওয়া দরকার আমার গাড়ি দেখলে অনেকে খুশি হবে সারাদিন নিজের কাজ করতে থাকে চাকরি থাকবে বেতন পাবে তো প্রতিটা মানুষ আল্লাহর খলিফা এই কথা যারা যারা স্মরণ রাখবে এই খেলাফতের কথা যারা আমলে রাখবে আল্লাহ তালা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আর যে আল্লাহর খলিফা হতে রাজি নাই আল্লাহ তার জন্য জান্নাতও রাখেন নেই যেমনি ভাবে গোলামি দাস প্রথা ইসলামের মধ্যে দাস প্রথা আর সেই পাশ্চাত্যের দাস প্রথা এক না আজকাল মানুষ পাশ্চাত্যের দাস প্রথা দেখে ইসলামের দাস ব্যবস্থার উপরে আপত্তি করে ইসলামের মধ্যে গোলাম হতো কারা মুসলমানরা গোলাম হতো না ইসলামের মধ্যে মৌলিকভাবে গোলাম হয় যুদ্ধবন্দী যারা হয় তারা এবং কোনো স্বাধীন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে গোলাম বানিয়ে ফেলে টুদ্ধ হয়নি কিছু না এমনি ছোট একটা বাচ্চাকে ধরে কেউ গোলাম বানিয়ে ফেললো বিভিন্ন সময় বিভিন্ন জনকে বানানো হয়েছে ইউসুফ আলী ইসলামকে বানানো হয়েছে জায়দ বিন সাহেদ রাসুলের পালক পুত্র জায়দ বিন সাহাবেদকে বানানো হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জনকে গোলাম বানিয়ে ফেলা হয়েছে তাদের ব্যাপারে বলা আছে হাদিস যে তিন শ্রেণীর মানুষ এমন যাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন জান্নাতের ঘ্রাণও তারা পাবে না এর মধ্যে এক শ্রেণী হলো যারা কোনো স্বাধীন মানুষকে গোলাম বানিয়েছিল তো ইসলামে সাধারণ মানুষ কখনো গোলাম হয় না মৌলিকভাবে মুসলমানরাও কখনো গোলাম হয় না কারণ মুসলমান মুসলমান ইসলামে যুদ্ধ হয় না আর হ্যাঁ, জঙ্গে জামাল জঙ্গে সিফিন যেটা হয়েছে আলী মহাবিয়ার মধ্যে যুদ্ধ আলী আয়েশার মধ্যে যুদ্ধ সেই যুদ্ধগুলোর মধ্যে গণিমতের মালও ভাগ করা হয়নি কাউকে গোলামও বানানো হয়নি দুই পক্ষে মুসলমান কে কাকে গোলাম বানানো গোলাম হয় কখন এক পক্ষে মুসলমান আর এক পক্ষে কাফের সেই কাফেরদেরকে নিয়ে গোলাম বানানো হয় হ্যাঁ গোলাম বানানো এটাও একমাত্র শাস্তি না যুদ্ধবন্দির ব্যাপারে ইসলামের খলিফা যিনি হন তার স্বাধীনতা থাকে চাইলে মেরেও ফেলতে পারেন চাইলে মুক্তিপণ নিয়ে মুক্তিও দিতে পারেন চাইলে গোলামও বানাতে পারেন চাইলে বন্দিও করে রাখতে পারেন যা ইচ্ছে তাই করতে পারেন রাষ্ট্র যেটাকে মুনাসিব মনে করবে সেই সিদ্ধান্ত নেবে আল্লাহ কোনোটা চাপিয়ে দেননি গোলামি তারা তাহলে গোলাম হচ্ছে কারা মুসলমানরা নাকি কাফেররা আরে মুসলমানরা নাকি কাফেররা মুসলমানরা কেন গোলাম হয় না কারণ একজনের গোলাম তো আর একজনের গোলাম হতে পারে না মুসলমান কার গোলাম আরে ভাই মুসলমান কার গোলাম যে আল্লাহর গোলাম সে কিভাবে আবার আরেকজন মানুষের গোলাম হবে ইসলাম দুনিয়াতে এসেছে লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাত রব্বিল ইবাদ ইসলাম দুনিয়ায় এসেছে মানুষকে মানুষের গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে নিয়ে যাওয়ার জন্য তো যে আল্লাহর গোলাম সে তার কারো গোলাম হবে না কিন্তু কাফেররা কি আল্লাহর গোলাম তারা কি আল্লাহর গোলামি মেনে নিয়েছে যেহেতু আল্লাহর গোলামি মেনে নেয়নি এজন্য আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করছেন সাহাবিরা তোমরা এই কাফেরদের সঙ্গে লড়াই করো আল্লাহ তোমাদের হাতে তাদেরকে আজাদ দিবে ওয়ফজিহিম তাদেরকে লাঞ্ছিত করবে তাদের উপর তোমাদেরকে বিজয় দিবে এবং মুমিনদের কলিজাকে প্রশান্ত করবে আর মারও খেতে হবে না লাথেও খেতে হবে না নির্যাতিতও হতে হবে না অন্তর প্রশান্ত হয়ে যাবে তোমাদের হাতে শাস্তি দিবে তো গোলাম হয় তারা যে আল্লাহর গোলামি মানতে পারেনি তো আল্লাহ লাঞ্ছনা চাপিয়ে দেন তো তুই আমার গোলামি মানতে পারি তাহলে আমার গোলামের গোলাম হয়ে থাক কিছুকাল আমার গোলামের গোলাম হয়ে থাক থেকে থেকে যখন আমার গোলামের গোলামি পূর্ণ জিন্দিগি যখন দেখে ভালো লেগে যাবে মুসলমানদের মধ্যে থাকবে তাদের নামাজ দেখবে সালাম দেখবে আদব কায়দা দেখবে সামাজিক শিষ্টাচার দেখবে অর্থনৈতিক লেনদেন দেখবে রাজনৈতিক ব্যবস্থা দেখবে এগুলো দেখে অভিভূত হয়ে একসময় মুসলমান হয়ে যাবে এবং হয়েছেও তাই যার কারণে সেই সমস্ত গোলামদের থেকে বড় বড় মহাদ্দের সৃষ্টি হয়েছে এমনকি অনেক খলিফাও সেই গোলামদের জীবনী থেকে এসেছে ভারতবর্ষ যারা শাসন করেছে আটশো বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে তার মধ্যে একটা ছিলই গোলাম তারা সবাই গোলাম ছিল মামলুক সেই গোলামরা শাসন করেছে সারা দুনিয়াকে এক সময় তো বিভিন্ন সময় খলিফা হয়েছে গোলাম বড় মুহাদ্দিস এমনকি আল্লাহ রাসুলের পালক পুত্র বানিয়ে নিচ্ছেন এক গোলামকে রাসুল তাকে বলছেন যে আমরা তোমাকে গোলাম বলি না তুমি আমাদের ভাই এবং বন্ধু তো যেটা বলছিলাম যে পাশ্চাত্যের সেই দাস ব্যবস্থা দেখে ইসলামের দাস ব্যবস্থার উপর আপত্তি যারা করে তারা এই বিষয়ে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে আসতে পারে না অন্যথায় ইসলামের মধ্যে যে গোলামি যে দাস ব্যবস্থা সেটা বাস্তবেই যুক্তির দাবি কারণ যে আল্লাহর গোলাম হতে চায় না সে কোনোদিন বান্দার গোলাম হবে আল্লাহর গোলামের গোলাম হবে এটা তার জন্য লাঞ্ছনার বিষয় অপমানের বিষয় এবং একসময় আশা করা যায় সে মুসলমানও হয়ে যাবে কর যেমনিভাবে জিজিয়া আল্লাহকে মুসলমানদেরকে কাফেরদের জিজিয়া না নিয়ে খাওয়াতে পারেন না আরে রিজিকের জিম্মাদার কে তা আল্লাহ কি এই সমস্ত জিজিয়া না নিয়ে খাওয়াতে পারেন না এবং ইসলামী রাষ্ট্রের বিধানই হলো ইসলামী রাষ্ট্রে মুসলমানের থেকে কোনো কর নেওয়া হয় না কোনো কর নেওয়া হয় না আজকাল তো একটা গাড়ি কিনতে গেলে পাঁচশো পার্সেন্ট পর্যন্ত টাকা গুনতে হয় করের টাকা আরও পদে পদে কর আর কর আর কর এবং আমরা একসময় ইফতা দ্বিতীয় বর্ষ থাকাকালীন আমরা একটা গবেষণা করেছিলাম থিসিসের মতো করে ওইখানে দেখা গেছে যে আগের যুগের বিভিন্ন জমিদার যারা ছিল জমিদাররা খাজনা চাপাতো মানুষের উপরে এটা জুলুমের কথা সবাই জানে জেনারেলরাও জানে আলেমারাও জানে অনেক ক্ষেত্রে সেই সমস্ত জমিদারদের খাজনার চাইতেও আমাদের করের পরিমাণ বেশি কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে যে জমিদাররা খাজনা নিত খারাপ কথা বলে জুলুম করে মায়ের দিয়ে কিন্তু আমাদের সেটা এখন চেতনা পাল্টিয়ে দেওয়া হয়েছে আমাদের মায়ের দিয়েও নেওয়া হয় না সুন্দর সুন্দর কথা বলে পিঠ হাতিয়ে দিয়ে সালাম দিয়ে ভালোভাবে আদায় করা হয় এজন্য আমাদের ভেতরে লাগে না কিন্তু পরিমাণের দিক থেকে সেই খাজনার চাইতে এখন এর বাজনা অনেক বেশি কিন্তু ইসলামী রাষ্ট্রে মুসলমানের থেকে কর নেওয়া যায় না হ্যাঁ খলিফা সাময়িকভাবে কখনো যদি অর্থনৈতিকভাবে খুব খারাপ অবস্থা হয়ে যায় যে বড় একটা সেতু বানাবে কিন্তু যে টাকা আছে তা দিয়ে হচ্ছে না সাময়িক এবং নির্দিষ্ট পরিমাণে তাও গরিবদের থেকে না শুধুমাত্র ধনীদের থেকে আজকাল তো একটা গরিব সারাদিন ভিক্ষা করেছে হয়তো ভিক্ষা পায়নি এক টাকা ভিক্ষা পেয়েছে জ্বর এসে গেছে ভিক্ষা করতে করতে মুরব্বী বুড়া মানুষ এখন বাজারে গেছে একটা নাপা ট্যাবলেট কিনবে সেখানেও তাকে করের টাকা গুনতে হয় ছেলেকে একটু ফোন দিয়ে নিজের রোগের কথা জানাবে সেখানেও করার টাকা গুনতে হয় এই জুলুম থেকে সেই ফকিরও মুক্তি পায় হয়ে গেছে এমন কিন্তু ইসলাম এমন ছিল না ইসলামের নির্দেশনা এমন ছিল না তো যাই হোক তো ইসলামের মধ্যে যে অমুসলিমদের থেকে যে কর্তা নেওয়া হয় এবং এবাবত তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় কেমন নিরাপত্তা যে একজন মুসলমানের যেই নিরাপত্তা একজন জিম্মিরও একই নিরাপত্তা একজন মুসলমানের যান মাল সম্মান সবকিছু যেমন নিরাপদ একজন জিম্মিরও সবকিছু নিরাপদ অন্যায়ভাবে কোনো জিম্মির দিকে কোনো মুসলমান নির্যাতন করতে পারে না এতটা নিরাপত্তা ইসলাম দিয়ে দেয় আজকাল তো মুসলমানের নিরাপত্তা নেই মুসলিম কান্ট্রি কয়টার মধ্যে মুসলমানের নিরাপত্তা আছে দিন দিন ধর্ষণ এই সেই কত কিছু জানের নিরাপত্তা নেই মালের নিরাপত্তা নেই আর সম্মানের নিরাপত্তা তো নেই নিরাপত্তা মুসলমান পাচ্ছে না কিন্তু মুসলমান ইসলাম যতদিন ছিল দুনিয়ার মধ্যে মুসলমান তো নিরাপত্তা পেয়েছেই রসুল যেমন হাদিসে বলেছেন সনা থেকে হাজরা মাউত বিশাল এরিয়া পর্যন্ত একজন নারী কোনো মাহরাম ছাড়া বের হবে পথে তার ছাগল তার বাহনের দিকেও কেউ চোখ তুলে তাকাবে না কোনো ডাকাত কোনো চোর কিছু থাকবে না এতটা ইনসাফ চলে আসবে কিন্তু এখন সেগুলো তো কোনো নিরাপত্তার নাম গন্ধ সমাজের মধ্যে নেই তো মুসলিমদের থেকে কর নেওয়া হয় তাদেরকে নিরাপত্তা দেওয়া হয় এই করটাও মূলত এজন্য নেওয়া হয় এটাও তাদের জন্য একটা লাঞ্ছনা ওহম সাগিরুন আল্লাহ বলেছেন তারা লাঞ্ছিত হয়ে কর দিবে তাদের জন্য একটা অপমান যে মুসলমান কর দেয় না আমাকে কর দিতে হয় তাহলে ইসলাম মেনে ফেলি অন্তত কর থেকে তো বেঁচে যাব এবং ইসলাম তো সুন্দর ইসলাম মানলে তো আমি অনেক দিক থেকে এগিয়ে যাব গণিমতের অংশ পাবো বিভিন্ন ক্ষেত্রে আমি বিভিন্ন উন্নতি লাভ করতে পারবো সে আগ্রহী হয়ে মুসলমান হয়ে যাবে এবং হয়েছেও তাই বিভিন্ন অঞ্চলের মধ্যে তারা ভেবেছে যে কর দিতে হচ্ছে আরে মুসলমান হয়ে গেলে মুসলমানরা তো খারাপ না ইসলাম তো ভালোই লাগে আর যদি ইসলাম আমি মেনে নেই কর দিতে হবে না তাহলে মুসলমান হয়েই যায় মানুষ দলে দলে জনপদে জনপদে মুসলমান হয়ে গেছে তা আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে জানার বোঝার